মির্চি নিবেদন ফ্রাইডে ক্লাসিক্স মদ্যপান ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বইটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত আচ্ছা দাদা সাড়ে তারা করেছিল তো একটু আস্তে আস্তে দৌড়লে না কেন দেখো শেক্সপিয়ার কিন্তু এই ব্যাপারে বলেছেন they stumble that run fast তোমাকে সাড়ে তারা করলে দেখব কেমন শেক্সপিয়ারের উপদেশ মনে থাকে সরস্বতী আমি সব জানি কিসের সত্যি বলতো তুই তার কথা ভাবছিলি না কার কথা কাউকে বলিস না কেমন ফ্রেলটি দাই নেম ইজ বোমান শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে মির্চে ফ্রাইডে ক্লাসিক্সের বিশেষ নিবেদন তার লেখা গল্প দাদার কীর্তি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম তিরিশে মার্চ আঠেরোশো নিরানব্বই মৃত্যু উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর একাধারে যেমন তিনি ছিলেন গোয়েন্দা ব্যোমকেশ বক্সির সৃষ্টিকর্তা তেমনই লিখেছেন নানা ধরনের গল্প উপন্যাস আজ শুনবেন সেই গল্প উপন্যাস থেকে বাছাই করা একটি ছোট উপন্যাস দাদার কীর্তি দাদার কীর্তি কাহিনীটি শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচনা ষোলো বছর বয়সে লেখা লেখকের মৃত্যুর কয়েক বছর পরে তার কাগজপত্র পরীক্ষা করে দেখবার সময় এই উপন্যাসটির পাণ্ডুলিপির সন্ধান পাওয়া যায় প্রেমের প্রায়শ্চিত্ত এই নামে কাহিনী লেখা শুরু হয় পরে নাম বদল করে রাখা হয় দাদার কীর্তি প্রথম বয়সে লেখা কতকগুলি গল্প এমনকি কয়েকটি বিভিন্ন সাময়িক পত্রিকায় প্রকাশিত হওয়া সত্ত্বেও নিজের বিবেচনায় কাঁচা লেখা বলে শরদিন্দুবাবু কোনো গ্রন্থে যুক্ত করেননি দাদার কীর্তি সম্বন্ধেও লেখকের মনে হয়তো এমন সংশয়ই ছিল সেজন্য তিনি এটি প্রকাশ তো দূরের কথা কোনরূপ সংশোধন বা পরিবর্তন পর্যন্ত করেননি মারাঠি মাসিক পত্রিকা পুরুষার্থ আত্মকথা সংখ্যা উনিশশো সালে দাদার কীর্তির উল্লেখ দেখা যায় প্রথম জীবনের গল্প রচনা প্রসঙ্গে শরদিন্দুবাবু লিখেছেন একবার গল্প লিখতে আরম্ভ করে আমার কেমন নেশা ধরে গেল বহু গল্পের প্লট আমার মাথায় ঘুরত একটি গল্প শেষ হওয়ার পূর্বেই অন্য গল্পের প্লট মাথায় আসত একটি সম্পূর্ণ না করেই অন্য গল্পে হাত দিতাম এবং দ্বিতীয়টি শেষ করার পূর্বেই তৃতীয় গল্প মাথায় আসত এভাবে বহু অসম্পূর্ণ গল্প জমে যায় তার কোনো হিসেব নেই কিভাবে কি জানি লেখা সম্পূর্ণ হয়েছিল উপন্যাসটির নাম দাদার কীর্তি মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা কাহিনী দাদার কীর্তি গল্প পাঠে আর্য জানা প্রযোজনা ইঙ্কপট ক্রিয়েশনস না দাদা তোমার বিয়েটা না হলেই নয় অভ্রভেদী গাম্ভীর্য রক্ষা করার জন্য দাদা টেবিলের উপর পা তুলে চেয়ারের উপর কাত হয়ে বসলেন আধ বোঝা চোখে দাদা বললেন নিজের চরকায় তেল দে বুঝলি তেল আর পাবো কোথায় তেল গুদমের চাবি যে মশায় হস্তগত করে রাখলেন আরে তুমি না পার হলে আমার যে কোনো ভরসাই নেই দাদার এত যত্নে পালন করা গাম্ভীর্যের বাঁধ ভেঙে গেল তার আনন্দ আর ধরে না কিন্তু আনন্দ নিজের মধ্যে রেখে দাদা বললেন তোর তো বউ অনেকদিন আগে থেকেই ঠিক হয়ে আছে তা তুই কেন আগেই বিয়ে করছিস না আর সবটাতেই তো আমার থেকে এগিয়ে আছিস বিয়ের বেলায় বা পিছিয়ে থাকবি কেন দাদার শেষ কথাগুলোতে একটু গোপন অভিমানের জ্বালা ছিল আমার এই দাদাটির একটু পরিচয় দেওয়া দরকার ইনি শ্রী কেদারনাথ চট্টোপাধ্যায় আমার খুর্তুতো ভাই বয়সে আমার থেকে প্রায় আড়াই বছরের বড় বিয়ে পড়েন পরীক্ষায় পরপর কয়েকবার ফেল করেছেন বলে আমি তাকে ছেড়ে যেতে বাধ্য হয়েছি এখানে বলে রাখা উচিত যে পশ্চিমের কোন শহরে আমরা থাকি না পরিচয় গোপন করার জন্য শহরের নাম বললাম না বাবা এখানে জেলা কোর্টে ওকালতি করেন আমি তার দ্বিতীয় পুত্র এখনও ছাত্রজীবন শেষ করিনি কিন্তু বলতে গেলে প্রায় শেষের পথে বলাই বাহুল্য যে কলেজে পড়ি তা এখানকার স্থানীয় কলেজ কাকাবাবু সেই মাইসোরে চাকরি নিয়ে পড়ে আছেন দাদা এতকাল কলকাতায় মেসে থেকে কলেজে পড়াশোনা করছিলেন কিন্তু তিনবার পরীক্ষা দেওয়ার পরও যখন সংবাদপত্রের পাশের তালিকায় তার নাম পাওয়া গেল না তখন কাকাবাবু তাকে কলকাতার দূষিত জলহাওয়া থেকে দূরে নিয়ে যেতে ঠিক করলেন কিন্তু মাইসোরে নিয়ে যাওয়া তার ইচ্ছে নয় তাই বাবার তত্ত্বাবধানে দাদাকে সমর্পণ করে নিশ্চিন্ত হলেন সেই থেকে অর্থাৎ প্রায় দেড় বছর ধরে দাদা এখানে থেকে পড়াশোনা করছেন আমাদের দুজনের মধ্যে সম্বন্ধটা ঠিক যে বড় ভাই ছোট ভাইয়ের মতো নয় তা হয় এতক্ষণ নিশ্চয়ই বুঝেছেন একেবারে খোলামেলা হাসি মজা ঠাট্টা ইয়ারকি আমাদের মধ্যে সবসময় চলত এখন দাদার পড়ার ঘরে বসে আমাদের কথাবার্তা হচ্ছিল আমি বললাম সেটি হচ্ছে না তুমি চলবে খুঁড়িয়ে আমায় নিয়ে যাবে উড়িয়ে ইচ্ছে হবে প্রজাপতির মাথাটা দি গুড়িয়ে আমার বিয়ে যখন পুরনো হয়ে যাবে তখন তুমি নতুন বিয়ে করবে তা হবে না জানো তো দাদা দাম্পত্য জীবনে না উড়ে চলার চেয়ে খুঁড়িয়ে চলা ঢের বেশি লাভজনক কিন্তু ভাই বাবা যে বলেছেন পাশ না করতে পারলে আরে দূর কাকাবাবুর ওই এক কথা পাশ করাটাই কি জীবনের একমাত্র পরমার্থ নাকি মনে করো তুমি ইহজন্মে যদি পাশ নাই করতে পারো তাহলে তোমার বিয়ে হবে না যিনি তোমার জন্য আজন্ম শিব পুজো করছেন তার সমস্ত ফুল বিল্লপত্র ব্যর্থ হয়ে যাবে কি করব ভাই উপায় নেই উপায় নেই আলবাত আছে দাদা চেয়ার থেকে পা নামিয়ে আমার দিকে তাকিয়ে বললেন দেখ সন্তোষ চিরকালই আমি তোর বুদ্ধির পক্ষপাতী একথা স্বীকার করতেই হবে যে সাধারণের চেয়ে তোর বুদ্ধি ঢের বেশি হ্যাঁ আমারও তাই মনে হয় বটে কিন্তু কি করবি বলতো বলতে বলতে আমার মুখে একটু হাসি দেখে তিনি হতাশ হয়ে বললেন কিন্তু তুই সত্যি বলছিস তো নাকি শুধু ঠাট্টা হচ্ছে আমি কখনো তোমার সঙ্গে ঠাট্টা করি আচ্ছা কি করা যায় বলতো জ্যাঠাইমা জ্যাঠাইমাকে গিয়ে বলি না না না না জ্যাঠাইমাকে বললে হবে না মাকে এই বলে চিঠি লিখি যে আমার এ পৃথিবীতে আর থাকবার ইচ্ছে নেই আমি সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাব যদি <laughs> ধর পাগল বলবে যে আমি উপায় করতে পারি যদি একটা কথা তুমি আমায় বলো কি কথা না সে তুমি বলবে না বলবো বলবো তুই বল না কি কথা আমি উপায় করতে পারি যদি তুমি আমায় বলো কাকে বিয়ে করবার জন্য তোমার এত আগ্রহ দূর শুয়ার বলে আনন্দের সঙ্গে লজ্জা লুকিয়ে রাখার জন্য দাদা ঠোঁটে কামড় বসিয়ে মাথা নিচু করে রইলেন শুয়ার ছুঁচো রাস্কেল প্রভৃতি আখ্যাগুলো দাদা খুব আদরের সঙ্গে বকাবকির সময় ছাড়া ব্যবহার করতেন না ভাবগতিক দেখে বুঝলাম গৌতিক ভালো নয় দাদা একটু শৌখিন প্রকৃতির লোক হঠাৎ শৌখিন রকম একটা প্রেমে পড়ে যাওয়া তার পক্ষে কিছুমাত্র বিচিত্র নয় তাহলে আর কি করা হবে তুমি এই তুচ্ছ কথাটা বলে আমায় বিশ্বাস করতে পারো না আর আমি তোমার জন্য উপায় করব আমার বয়ে গেছে নকল রাগ দেখিয়ে আমি মুখ ফিরিয়ে নিলাম দাদার উভয় সংকট তার মুখের বিচিত্র ভাব বিকাশ দেখে আমার পেটে হাসি যত ঠেলে ঠেলে আসছিল আমি বাইরে ততই গম্ভীর হয়েছিলাম মাছ টোপ গিলল টোপ গিলবার জন্য ছটফট করছিল কিছুক্ষণ চুপ করে থেকে দাদা বলল ভাই ভাই তুই যদি কাউকে না বলিস বলবো না না তুই বলে ফেলবি আরে না গো না এইমাত্র তো তুমি স্বীকার করলে যে তোমাদের চেয়ে আমার বুদ্ধি বেশি তোমার কম বুদ্ধির চাপ ঠেলে যখন কথাটা প্রকাশ হয়নি তখন আমার বেশি বুদ্ধির বস্তার তলায় পড়ে ওটা চিরতরে সমাধিস্থ হবে যেন না ভাই তুই কিন্তু রাগ করবি দেখো রাগ জিনিসটা না ভগবান আমায় কম দিয়েছেন সেজন্য আমি দুঃখিত আমি শপথ করে বলছি রাগ করব না এমনকি তুমি যদি আমার ভবিতব্বা শ্রীমতী বিনা পানিকেও বিয়ে করতে চাও তাহলেও করব না হয়েছে দাদা বোধহয় সম্বন্ধের আগে থেকেই আমার ভবিষ্যৎ গৃহিণীকে ছোট ভাইয়ের বউ বলেই মনে করতেন তিনি আমার দিকে ঘুষি পাকিয়ে বললেন সে কেন ছুচো কোথাকার হা তার বড় এক বোন আছে জানিস তো হ্যাঁ সরস্বতী হ্যাঁ রক ঘেসে আন্দাজ করেছি তাহলে দাদা খুব অপ্রস্তুত হয়ে বললেন আমি বললুম তুই রাগ করবি রাগ করলে বুঝি লোকে হাসে বেশ যা হোক কিন্তু তোমার এই রোমহর্ষক প্রেমের সূত্রপাত হলো কি করে শুনি সরস্বতীর মতো ন্যাক গুয়ে মেয়ে নাই শহরে আর দুটি নেই শুনে দাদা চোখ আধবোজা করে চেয়ারে হেলান দিয়ে মৃদু কণ্ঠে আবৃত্তি করলেন I know not I ask not if guilt is in that heart I know that I love thee whatever thou art. আমি তো স্তম্ভিত বুঝলাম দাদার অবস্থা খুব খারাপ কবিতাই প্রেমে পড়ার চরম লক্ষণ দাদার প্রেম যে জমে হিমালয়ের মতো শক্ত হয়ে গেছে তাতে আর কোনো সন্দেহ রইল না আমি বললাম বাবা তুমি যেরকম কবিতা ওড়াচ্ছ তোমাকে আমাদের কোটেশন ক্লাবের মেম্বার না করলে আর চলছে না কিন্তু আমার এই প্রশ্নের জবাব দাও দেখি তোমার এই প্রেমের সূত্রপাত কি করে হলো সেটা বলো তো না না না আগে উপায় কি বল খুব সোজা আমি বৌদিকে দিয়ে মাকে জানাবো যে আমার বিয়ে করবার ইচ্ছে হয়েছে এতদিন অমত করে এসেছি মা নিশ্চয় খুব তাড়াতাড়ি করবেন অথচ তোমার বিয়ে না হলে আমার কিন্তু বিয়ে হতে পারে না মন্ত্রণা শুনে দাদা আনন্দে লাফিয়ে এসে আমার সঙ্গে সজোরে শেখ হ্যান্ড করে বললেন সত্যি সত্যি সন্তোষ তোকে আর কি বলবো কিন্তু ভাই তার সঙ্গেই যে হবে আরে কিচ্ছু ভেবো না দাদা আমাদের বৌদি থাকতে কিসের ভাবনা তাকে বললেই সব ঠিক হয়ে যাবে দাদার মুখে চোখে কি এক অদ্ভুত ভালো লাগা ফুটে উঠতে লাগলো আমি তার ছোট না হয়ে যদি বড় হতাম তাহলে তিনি সঙ্গে সঙ্গে আমায় গড় হয়ে প্রণাম করতেন সন্দেহ নেই এবার তোমার প্রেমের কাহিনী বলো দাদা আর না করলেন না চুলের সিথির মধ্যে আঙুল চালাতে চালাতে বললেন আমি একদিন কলেজ যাচ্ছি নিশ্চয়ই সেদিন খুব গরম ছিল আর ছাতাটাও বোধ করি নিতে ভুলে গিয়েছিলে না গরম তত ছিল না কেন আরে না না তারপর তারপর আমি ওদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছি তখন দেখি তিনি দরজার কাছে দাঁড়িয়ে ফেরিওয়ালার কাছে জিনিস কিনছেন তিনি বাঁহাতের নাকের নোলকটি ধরে নাড়ছিলেন আর এমন একটা কমনীয় শ্রী তার সর্বাঙ্গ থেকে ফুটে বার হচ্ছিল যে সে বর্ণনা করা যায় না তোকে আর কি বলবো কবি মানুষ মানুষ চক্ষে কল্পনা করে নে ফেরিওয়ালার সঙ্গে দরদস্তুর করতে করতে তার শরীরে নরম ভাবের উদয় হয়েছিল আচ্ছা দাদা তুমি ঠিক জানো তিনি ফেরিওয়ালার প্রেমে পড়েননি দূর রাজকেল সে একটা বুড়ো কোথাকার ও আচ্ছা আচ্ছা আচ্ছা তবে ভরসা আছে তারপর তিনি কি করছিলেন একখানা আয়না কিনছিলেন বোধহয় খুব একটা পছন্দ হয়নি আর তাই সেখানা ফেরত দিচ্ছিলেন তার মুখের রক্তিম আভা আয়না ফেরত দিচ্ছিলেন মুখে রক্তিম আভা ও বুঝেছি তা সত্যি কথা বলেছিল বলে আয়নার ওপর রাগ করা অন্যায় শাস্ত্রে আছে হিতং মনোহারি চ দুর্লভং বচহ তিনি যে সুন্দরী এ কথা কিন্তু তুইও অস্বীকার করতে পারিস না বেশ বেশ পারি না তারপর কি হলো বলো হ্যাঁ, হ্যাঁ বলছি পকেটে হাত দিয়ে দেখি কাপড়ে একটা ফুটো দিয়ে আমার পেন্সিলটা কখন রাস্তায় পড়ে গেছে কি আর করা যায় কলেজে তো রাশি রাশি নোট লিখতে হবে তো মানি ব্যাগ থেকে দুটো পয়সা নিয়ে তক্ষুনি ফেরিওয়ালা বেটার সামনে গিয়ে হাজির হলাম হ্যাঁ? হ্যাঁ বলো কি যা বলছি তিনি তো ভয়ে একেবারে দাঁড়িয়ে রইলেন ও ভয় পেয়ে দাঁড়িয়েই রইলেন হ্যাঁ নিমেষের জন্য আমাকে তিনি নিশ্চয়ই আগে দেখে থাকবেন তাই হঠাৎ চিনতে পেরে একেবারে তিনি থ হয়ে দাঁড়িয়ে রইলেন মুখ দিয়ে কোনো কথা সরছে না পরক্ষণেই আর অক্তিম মুখে মুহূর্তের মধ্যে আমার দিকে চট করে তাকিয়ে তিনি সেখান থেকে তাড়াতাড়ি চলে গেলেন হুম দাদা তুমি গোড়াতে এই ব্যাপারটাকে যেরকম করে ফাঁসিয়ে দিয়েছ তাতে তোমার বিশেষ ভরসা আছে বলে বোধ হচ্ছে না সরস্বতী এমন মেয়েই নয় কারুর এতটুকু ত্রুটি সে কখনো সহ্য করতে পারে না সত্যি তোমার জন্য বড্ড ভাবনা হচ্ছে জানো একটি ছোট একতলা বাড়িতে আমাদের ক্লাব চারটি ঘর এবং দুটি বারান্দা নিয়ে ছোট্ট কম্পাউন্ড তাতে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা আছে আমরা প্রায় আট নজন বাঙালি এই ক্লাবের মেম্বার অনেক ভেবেচিন্তে এর নাম রেখেছি কোটেশন ক্লাব আমরা এখানে যথাসম্ভব কোটেশনে কথা বলে থাকি নিজের নিজের রচনা আপনাদেরকে পড়ে শোনাই সাময়িক সাহিত্য দৈনিক সংবাদপত্রের সমালোচনা করি গান গাই এবং অনেক গল্প করি কিন্তু আমাদের সভার উদ্দেশ্য উল্লেখ করা বিষয়গুলোর থেকেও মহৎ আমরা প্রয়োজন এবং সাধ্য হিসেবে পরোপকারও করে থাকি স্কুলের কোনো ছাত্র শিক্ষিকার অভাবে পড়তে না পারলে আমরা তাদের পড়াশোনা করানোর ব্যবস্থা করি এবং লোকের অভাবে মরা নিয়ে যাওয়ার কেউ না থাকলে সে ভারও আমরা কাঁধে বহন করি ক্লাব সম্প্রতি গঠন হয়েছে আমরা সব মেম্বারই উদ্যোগী আমাদের কারো কারো নাম এখন না হোক অন্য জায়গার পাঠক পাঠিকার প্রয়োজন হতে পারে এই জন্য উল্লেখ করলাম যেমন সন্তোষ সভাপতি অমূল্য সম্পাদক এছাড়া অনাদি চুনি প্রভাত বড়দা হজি ও পৃথ্বী ভবিষ্যতে আরও একনিষ্ঠ মেম্বারের প্রত্যাশা রাখি সন্ধ্যার সময় আমাদের ক্লাব বসত সেদিন ঠিক সময় উপস্থিত হয়ে দেখি বাইরের অন্ধকারে কে একজন চেয়ার পেতে বসে আছে আরও অনেকের গলার আওয়াজ ঘরের ভেতর থেকে আসছিল বাইরে যে বসেছিল তার উদ্দেশ্যে বললাম কে who's there nay answer me stand and unfold thyself God save the quotation club Santosh হে কি হে আজ যে গেট পার হতে না হতেই কোটেশনের ছুচোবাজি ছেড়ে দিলে আমি একটা চেয়ার বাইরে এনে তার পাশে বসে বললাম হুম তা কি ভাবছো মনে মনে হুম ভাবছি আমি কবিতা লিখলে কেমন হয় ও লিখেছ নাকি একস্ট্যান্সা কই শুনি শোন জনম অবধিকার তোমা পরে অধিকার প্রিয় বলে ডাকিবার দিয়াছেন বিধি জানি না গো আমি তাহা তবু ভাবি যদি আহা পাইতাম তোমা হেন অলকার নিধি কি বিষয় সেইটা এখনো ঠিক করতে পারিনি আচ্ছা যাকগে এখন তোমার সংবাদ আমার মন্দ নয় কিন্তু আমার কেদার দাদার সংবাদ বড়ই আশঙ্কাজনক তার সম্বন্ধে I could tale unfold whose lightest word would খুলে বলো খুলে বলো অকস্মাৎ দাদা প্রেমে পড়ে গেছে হ্যাঁ কার সঙ্গে আমি আদ্যপান্ত বিস্তারিত বর্ণনা করলাম দিনের শেষে অমূল্যের কাছে মনের সমস্ত কথা না বললে আমার চলত না তার সঙ্গে আমার বন্ধুত্ব অবিচ্ছেদ্য সে শুনে কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল একটা কাজ করলে হয় কি কাজ বলবো বলো না তোমার দাদা যেরকম বোকা বুঝতেও পারবে না যে এর মধ্যে কোনো কারচুপি আছে তার উপর দেখো কোটেশন ক্লাবের উদ্দেশ্যে শুধু পঞ্চমুখ হয়ে কথা কওয়া নয় আমাদের ক্লাবের প্রতিষ্ঠাই হচ্ছে পরিত্রাণয় সাধুনং বিনাশয় চ দুষ্কৃতম তোমার কেদার দাদা যদি এ সময় প্রেম চর্চায় মনোনিবেশ করে তাহলে নিশ্চয় যেন এবার সে পরীক্ষায় কিন্তু কার যত স্থিতিশীলতার পরিচয় দেবে আমাদের উচিত হচ্ছে তাকে ফিরিয়ে আনা হ্যাঁ কিন্তু ভাই বিয়ে তো একদিন সকলকেই করতে হবে আমি কি তাতে না বলেছি বিয়ে করে স্ত্রীর সঙ্গে অনুর্গল প্রেম করো যা লোকে আবহমান কাল করে এসেছে কিন্তু এ কি বিয়ের আগেই প্রেম সত্যি কথা বলবো ভাই এরকম সাহেবি আনা আমার সহ্য হয় না যে লোক বিয়ে করবার আগেই কোনো মেয়েকে ভালোবাসে অথবা মনে করে ভালোবাসি আমি বলি তার হৃদয়ে দুর্বল নিজের মনের ওপর তার শাসন নেই শক্তি আছে তার হৃদয়ে যে নিজের স্ত্রীকে মনের মতো করে নিয়ে ভালোবাসতে পারে কিন্তু কেদারের মতো লোকের পক্ষে যে গোঁ ফুটে অবধি প্রেমের নেশায় বিবর হয়ে আছে পাঠ্যাবস্থায় বিয়ে করা অত্যন্ত ক্ষতিকর তারপর মনে করো এই তোমরা ক্ষিতিনবাবুর কাছে প্রস্তাবটা উপস্থিত করলে তিনি যদি বলে বসেন আমি ওই তিন বছর ফেল করা ছেলেকে মেয়ে দেব না কি দেখেই বা দেবেন বাবুর মতো বুদ্ধিমান লোক টাকা দেখে কখনোই মেয়েকে জলে ফেলে দেবেন না আর চেহারার কথা যদি বলো ওইটাই তোমার দাদার আছে চেহারায় পেট ভরে না বিংশ শতাব্দীতেও পুরুষের রূপ অর্থকারী নয় এই যে এই যে তোমার সঙ্গে উনি এক মেয়ের বিয়ে দিতে চাইছেন সে কেবল তোমার রূপ দেখে নয় তোমার মতো বিদ্যান মেধাবী সুবোধ পাত্র থাক থাক থাক আর প্রশংসায় কাজ নেই সুবোধ সুবোধই বটে মারামারি গুন্ডামি এবং ফুটবলে যে সুনাম কিনে রেখেছি সে কি কম নাকি কজন লোকের গুন্ডামি মারামারি করবার সাহস আছে হ্যাঁ বিশেষত বাঙালির করুক না দেখি কেদার কিন্তু যাক ওসব বাজে কথা তুমি যদি উপস্থিত কেদারের প্রেমের প্রতিকার করতে রাজি না হও আমি একাই করব না আমি আমি রাজি আছি কিন্তু দেখো কথাটা যেন জানাজানি না হয় পরদিনই আমরা দুই বন্ধুতে কাগজ কলম নিয়ে নিভৃতে বসে গেলাম অনেক তর্ক অনেক কাটাকুটির বাধা ভেদ করে আমাদের কবিতা প্রবাহ চলল জনম অবধিকার তোমা পরে অধিকার প্রিয় বলে ডাকিবার দিয়াছেন বিধি জানি না গো আমি তাহা তবু ভাবি যদি আহা পাইতাম তোমা হেন অলকার নিধি তোমার বিহনে শুধু প্রাণ মোর করে ধুধু যেন গো শিক্তাময় নিদারুণ মরু আমি বললাম এবার মরুর সঙ্গে কি মেলানো যায় অমূল্য ভাবতে ভাবতে বলল গরু মরু আমি হেসে বললাম থাক হয়েছে ছায়া ছায়াদানে জুড়াও কাতর প্রাণে তুমি এ সাহারা মাঝে সুশীতল তরু যাই বলো এর চেয়ে তুমি এ সাহারা মাঝে একমাত্র গরু ঢের ভালো শোনাতো মানে হতো কই মানে হতো না এর মানে এই হতো যে আমার প্রাণ সাহারার মতো শুকনো তাতে যে কগাছি ঘাস জন্মায় সে কেবল তোমারই জন্য অন্য কোনো গরু সে ঘাস খেতে পায় না এইভাবে মোটামুটি ছোট কবিতা শেষ হলো তারপর একখানি এসেন্সের গন্ধে ভরপুর গোলাপি চিঠির কাগজে লাল কালি দিয়ে লেখা হলো চিঠি লেখা শেষ হলে আমি বললাম অমূল্য একবার একবার ফিলিং দিয়ে পড়ো তো দেখি কেমন শোনায় অমূল্য হরবোলা সে মেয়েলি কণ্ঠে চিঠি পড়তে আরম্ভ করল জন্ম অভধিকার তোমা পরে অধিকার প্রিয় বলে ডাকিবার দিয়াছেন বিধি জানি না গো আমি তাহা তবু ভাবি যদি আহা পাইতাম তোমা হেন অলকার নিধি তোমারও বিহনে শুধু প্রাণমোর করে ধুধু যেন গো সিক্তাময় নিদারুণ মরু শনিবীর ছায়া দানে জোড়াও কাতর প্রাণে তুমি এ সাহারা মাঝে সুশীতল তরু প্রাণেরও গোপন কথা প্রকাশিছে ব্যাকুলতা বাহির হইতে মায়া মোহ পরিহরি লেখনি সে বাধো বাধো কথা কহে আধো আধো দুয়ারে দাঁড়ায়ে আছে সরম প্রহরী ভাঙ্গি সরমেরও বাঁধ মনেরও আকুল স্বাদ গিরিজা তটিনী সমধায় তব পানে তুমি মম হে সাগর তুমি মম হে নাগর হতাশা দিও না ঢেলে প্রসিত পরাণে করিবারে দাসীপনা ভেবেছিনু বাসিব না বিপুল এ ধরা মাঝে কাহারেও ভালো আধারে একটি দ্বীপ আকাশে চাঁদের টিপ সম তুমি এ হৃদয়ে করিয়াছ আলো তাই আজ যেচে এসে পড়েছি চরণ দেশে যেন মোরে এ জগতে বড় অভাগিনী নয়নে কিসের জ্বালা হৃদয়ে বিষের জ্বালা কানে বাজে সকরুণ হতাশ রাগিনী প্রভাত আলোক মিশে বায়ুধায় দিশে দিশে কত কুসুমিকা তারে পবন তো জানে না তা জানে সেই বুকে যার দিয়ে ফেলে প্রাণ ফুল বোঝে নিজ ব্যথা বিধে আছে বান তাই এই বাচালতা আনমনে কত শত এই বলে ক্ষমা করো চপল চটুল কথা বাতুল প্রলাপ একটি কঠিন স্বর আছে মরে চাহি মদনের চাপ একবার আসিও তোমাকে প্রাণ ভরিয়া দেখিব মনের কথা বলিব কাল রাত্রি নটার সময় আমাদের বাড়ির পিছনে তেঁতুল গাছের নিচে ইতি তোমারই আকাঙ্ক্ষিনী যাহাকে ফেরিওয়ালার সঙ্গে দেখিয়াছিলে পাঠ শেষ করে অমূল্য বলল তুমি থাকবে গাছের ওপর আমি কিছু দূরে আড়ালে লুকিয়ে থাকবো বুঝলে তুমি জোরে শীষ দিলেই আমি এসে রক্তাক্ত হস্তে একেবারে আসামি গ্রেপ্তার করব তখনই দাদার নামে চিঠি পোস্ট করা হলো শহরের যে পাড়াটায় আমরা থাকি তা শহর বাজার থেকে বেশ একটু দূরে বলে সবসময়ই বেশ নির্জন এবং কোলাহল শূন্য আমাদের কয়েকটি বাঙালি ভদ্র পরিবার নিয়ে এই ছোট্ট নিভৃত পাড়াটি গঠিত স্থানটিও খুব মনোরম পাড়ার বাড়িগুলোকে দুই শ্রেণীতে ভাগ করে লম্বা সরু পথ চলে গেছে রাস্তার দুধারে বড় বড় পুরনো নবাবী আমলের গাছ পথটাকে ছায়ায় ঢেকে রেখেছে বাড়িগুলোর পেছনেও অনেক জমির ওপর ওরকম গাছ সুন্দর বাগানের তৈরি করেছে ছেলেবেলায় এই গাছপালার মাথার ওপর কতদিন দুপুরে কত জ্যোৎস্নামাখা রাতে কোকিলের বারবার কুহু ডাক শুনেছি কত অন্ধকার রাত্রে বাড়ির পেছন দিকের বনের দিকে তাকাতে ভয় পেয়েছি এখন সেই সব কথা মনে পড়ে বুড়ো লম্বা জটওয়ালা বটগাছগুলোকে পথের পাশে সারি সারি দাঁড়িয়ে থাকতে দেখে মনটা একশো বছর আগেকার কত অসংলগ্ন স্বপ্নে বিভোর হয়ে যায় বাড়ির পেছনে ফাঁকা জমি পড়ে থাকায় আর কিছু না হোক বাড়ির মেয়েদের খুব সুবিধে হয়েছিল তারা স্বচ্ছন্দে সবসময় এবারই ও বাড়ি যাতায়াত করতে পারতেন এবার আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ একটি পরিবারের পরিচয় দেব ক্ষিতীন্দ্রবাবু আগে সাবজজ ছিলেন পঞ্চাশ বছর বয়সে তিনি অবসর নিয়ে আজ সাত বছর এখানে ঘরবাড়ি করে বাস করছেন আমাদের বাড়ির কয়েকখানা বাড়ি পরেই তার বাড়ি ক্ষিতীন্দ্রবাবুর এক ছেলে অনিল সেই বড় তারপরে দুই মেয়ে সরস্বতী ও বীণা ক্ষিতিনবাবু যদিও সাত বছর অবসর নিয়েছেন তাও তার স্বাস্থ্য খুব ভালোই আছে চুল এখনও অর্ধেক পাকেনি তার প্রধান কারণ বোধ হয় ওই যে তিনি এই কবছর সংসারের সব আলোচনা ত্যাগ করে কেবল বেদান্ত চর্চা করছেন এ বিষয়ে তার জ্ঞান অসামান্য খিতিনবাবু যখন প্রথম এখানে আসেন তখন সরস্বতীর বয়স আট বছর এবং বিনার পাঁচ প্রথম থেকেই আমাদের সঙ্গে খিতিনবাবুর পরিবারের খুব মাখামাখি হয়ে গেল কিছুদিনের মধ্যেই মা ঠিক করে ফেললেন যে বিনাকে তার ছেলের বউ করবেন মার বিশ্বাস তার ফুটফুটে ছেলের পাশে এই টুকটুকে মেয়েটি দিব্য মানাবে অতএব সকলেই আমাকে বিনার ভবিষ্যৎ বর বলেই জানত এবং এ পর্যন্ত কোনো দিক দিয়েই এ বিষয়ে কোনো ওজোর আপত্তি ওঠেনি সরস্বতী বেচারীর এ পর্যন্ত বর লাভ ঘটেনি কেন জানি না মেয়েটি বেশ সময় সময় মনে হয় আমারটির মতোই যেন সে ভালো বলা বাহুল্য একে দেখেই আমার দাদাটি প্রেমে পড়েছেন আন্দাজ পৌনে আটটার সময় সরস্বতীদের বাড়ির পেছন দিককার তেঁতুল গাছে গিয়ে উঠলাম গাছটা বড় নয় অপেক্ষাকৃত লম্বা গাছে উঠে জমি থেকে প্রায় দশ ফুট ওপরে একটা মজবুত ডালের দুদিকে পা ঝুলিয়ে বসলাম তারপর পিঠে আরেকটা ডাল হেলান দিয়ে নিশ্চিন্ত মনে সিগারেট টানতে লাগলাম দাদা চিঠি পেয়েছেন দেখেছি অতএব নিশ্চয়ই আসবেন পাছে যদি কিছু আগে এসে পড়েন এই ভয়ে সকাল সকাল পাহারা আরম্ভ করলাম দাদাকে দেখা মাত্র কিভাবে তার ঘাড়ে লাফিয়ে পড়ব তা ঠিক করে রাখলাম অমূল্য নিশ্চয়ই কাছাকাছি কোথাও লুকিয়ে কান খাড়া করে আমার শীষের প্রতীক্ষা করছে ফাঁদ প্রস্তুত এখন শিকার আসলেই হয় কিছুক্ষণ এইভাবে অন্ধকারে বসে মশা তাড়াচ্ছি এমন সময় পায়ের শব্দ শুনে চমকে উঠলাম দেখি দুজন লোক এসে গাছের তলায় কয়েকটা চেয়ার রেখে গেল কিছু বুঝতে পারলাম না পরক্ষণেই খিতিনবাবু তার ছেলে মেয়ে ও বউয়ের সঙ্গে এসে চেয়ারগুলি অধিকার করে বসলেন আমি প্রমাদ গুনতে লাগলাম কি ভয়ানক কে জানতো যে এরা এই সময় এই গাছের তলায় এসে বসেন যদি এই সময় এরা থাকতে থাকতে আমার বুদ্ধিমান দাদাটি এসে দর্শন দেন তাহলে কি হবে আমি যদি এই গাছের ওপর ধরা পড়ি তাহলে অবস্থাটা কিরকম দাঁড়াবে মনে করেই আমার সারা গায়ে কাঁটা দিল অসংখ্য মশা আমাকে অবাধে কামড়াতে লাগলো আমি হাত নেড়ে তাদের তাড়াতে পারলাম না কি জানি যদি শব্দ হয় আড়ষ্ট হয়ে বসে রইলাম ভয়ে তালু পর্যন্ত শুকিয়ে কাঠ হয়ে গেল নিজের দুরবস্থা দেখে নিজেরই কান্না আসতে লাগল সরস্বতীর মা অনেক গল্প করতে লাগলেন সংসারের কথা বাইরের কথা মেয়েদের বিয়ের কথাও দু একবার তুললেন অনিল মাঝে মাঝে মার কথায় যোগ দিতে লাগল রাত্রি যখন পৌনে নটা তখন খিতিনবাবু শেষ এক হাই তুলে উঠে গেলেন যাবার সময় অনিলকে বলে গেলেন অনিল তুমি এখন থেকে একটু করে বেদান্ত পড়ো হিতিনবাবুর সঙ্গে তার বউ এবং অনিলও উঠে গেল আমি মনে মনে কিছুটা আশ্বস্ত হলাম সকলে চলে গেলে বিনা সরস্বতীর পাশের চেয়ারে গিয়ে বসল কিছুক্ষণ চুপ করে থেকে বলল দিদি তুমি আজকাল কবিতা লেখো আমায় দেখাও না তো দেখাই না কই দেখাও সরস্বতী অপরাধীর মতো চুপ করে রইল দিদি দোষ স্বীকার করল দেখে বিনারা রাগ রইল না সে হেসে বলল <laughs> বুঝেছি বরের কথা লেখা হয় কি না ভালোবাসার কথা যে বর ছাড়া আর কারো বিষয় হতে পারে না তা বিনা বিলক্ষণ জানত মাথা নেই মাথা ব্যথা বলিস তো তোর বরের কথা লিখে দিতে পারি হুম কি লিখবে তার কণ্ঠস্বরে লজ্জার সঙ্গে কৌতূহলের যে একটা দ্বন্দ্ব চলছিল গাছের উপর থেকেও আমি তা বুঝতে পারলাম প্রথমেই তার রূপ বর্ণনা করা যাবে তার খানিকটা উদাহরণ শোন মুন্ডুখানি কেশমাত্রহীন রে ইন্দ্রলুপ্ত অতীব মসৃণ রে বোমবৎ দিগন্তে বিলীন রে টিকিটি বিশাল বৈজয়ন্তী রে বর্ণ যিনি আসামেরই দন্তি রে রাতকানা এমনই কিংবদন্তি রে প্রকৃতপক্ষে আমার দিগন্তব্যাপী টাকও নেই টিকিও নেই আসামের হাতির মতন বর্ণও নয় এবং রাতকানার কিংবদন্তিটা নিতান্তই ভিত্তিহীন সরস্বতীর বর্ণনাটা যে আগাগোড়াই একটা মস্ত ভুল তা বোধ করি কাউকে বুঝিয়ে বলতে হবে না কারণ যেখানে মুন্ডখানি কেশমাত্রহীন সেখানে বিশাল বৈজন্তীর মতো টিকির স্থান কোথায় বিনা বরের এরূপ বর্ণনা শুনে রেগে গেল কারই বা সহ্য হয় বলল ওই রকম বুঝি ভারী তো জানো তুমি না সবই তুই জানিস তোর বর বলে শুধু তুই দেখিস আমরা তো দেখতে পাই না আচ্ছা বিনা তাকে তো সেই কবি দেখেছিস আজকাল তো বাড়ির ভেতর আসেও না কি করে জানলি যে সে ওই রকম হয়ে যায়নি বারে রোজ বাড়ির সুমুখ দিয়ে কলেজ যায় আর তুমি বুঝি লুকিয়ে লুকিয়ে তার মুখখানির উপর দৃষ্টি দাও দাঁড়াও না কালই আমি তাকে সাবধান করে দিচ্ছি যেন এ রাস্তা দিয়ে আর কলেজ না যায় ধরা পড়ে গিয়ে বিনা দিদির গলা জড়িয়ে ধরল তার বুকে মুখ লুকিয়ে বলল না ভাই দিদি তার বোধহয় বিশ্বাস যে সরস্বতী সত্যি সত্যি আমাকে ওপদ দিয়ে কলেজ যেতে বারণ করবে করলেও সে বারণ কতদূর গ্রাহ্য হতো তা বলার প্রয়োজন নেই বেশ ভাই বরং তাকে বলে দেব যেন রবিবারেও কলেজ যায় রবিবারে কলেজ না থাকা যে কতদূর ক্ষতিকর তা আমি মর্মে মর্মে উপলব্ধি করতে লাগলাম আচ্ছা বিনা তুই যে এখন ভারী বরবর করে লাফাচ্ছিস তুই যখন বিয়ে হয়ে বরের কাছে চলে যাবি আমার জন্য মন কেমন করবে না হ্যাঁ করবে না বুঝি একটু আগের হাসি মাখা চোখ যে জলে টলটল করছে রাত্রির অন্ধকারেও তা আমার কাছে গোপন করতে পারল না সরস্বতী ছোট বোনের গলা জড়িয়ে ধরে একটা চুমু খেল তারপর সেইভাবে একে অপরের গলা জড়িয়ে বসে রইল তাদের মনের মধ্যে যে গভীর ভালোবাসার স্রোত বইছিল কথা বলে কেউ তাতে বাধা দিল না কিছুক্ষণ এইভাবে থাকা বিনা হঠাৎ সজরে বলে উঠল দিদি একটা কাজ করলে হয় না কথাটা এভাবে বলে ফেলেই আবার লজ্জায় চুপ করে গেল সরস্বতী বলল কি কাজ তুমি যদি ওর দাদাকে ওই যে যিনি নতুন এসেছেন তাকে বিয়ে করো তাহলে কিন্তু <laughs> তাহলে কিন্তু তোমার মুন্ডু তুই ভারী বোকাবি না কেন দিদি দেখতে তো মন্দ নয় তোর বরের চেয়ে ভালো কথাটা বিনা স্বীকার করলো কিনা জানি না কিন্তু বলল বিয়ে করো না আমাদের আর চাকরও তো তোর বরের চেয়ে দেখতে ভালো তবে তাকেই বিয়ে করি না কেন তুলনা শুনে বিনা খিলখিল করে হেসে উঠল যতই তার সূর্যুয়া চাকরের চ্যাপটা নাক বিরাট কোপ এবং আলুচেরা চোখ মনে পড়তে লাগলো ততই তার হাসি বাড়তে লাগলো শেষে অনেক কষ্টে হাসি থামিয়ে একটু স্থির হয়ে বলল না দিদি তোমায় ওকে বিয়ে করতেই হবে তাহলে কেমন আমরা একসঙ্গে থাকবো হুম আমার কিন্তু ধৈর্যচ্যুতি ঘটছিল ইচ্ছে হচ্ছিল গাছ থেকে নেমে গিয়ে বলি মহাশয়রা আপনাদের সৎ পরামর্শ আমি শুনে ফেলেছি এখন তাড়াতাড়ি এই জায়গা থেকে যান নইলে বিপদ আসছে সরস্বতী বিনা কোথায় রে আচ্ছা আচ্ছা সে হবে এখন মা ডাকছেন শুনতে পাচ্ছিস তুমি যাবে না তুই যা আমি যাচ্ছি বিনা চলে গেল ঘাসের উপর তার পায়ের শব্দ মিলিয়ে গেলে পর সরস্বতী চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল তারপর সেই মাটির ওপর নতজানু হয়ে বসে হাত জোর করে গারস্বরে ডাকল ভগবান বিনার আমার মঙ্গল করো ছোট বোনটি যেন তার স্বামীকে পেয়ে সুখে থাকে গাছের উপর আমি স্তম্ভিত আর একটু হলেই পা ফসকে পড়ে যেতাম এমন সময় পায়ের শব্দ গোলমাল হওয়ার আশঙ্কায় শিউরে উঠলাম অতি সাবধানে পা টিপে টিপে কে ঠিক গাছতলায় এসে দাঁড়ালো বুঝতে বাকি রইল না যে দাদা এসেছেন তার গায়ে কালো কোট পায়ে বার্নিশ পাংশু পরনে কালো পেরে ধুতি আগাগোড়াই অভিসারের সাজ সরস্বতী চমকে উঠে দাঁড়িয়ে বলল কে <clears throat> আমি কে তুমি আমি কেদার আপনি এখানে এত রাত্রে বিস্ময় তার স্বাভাবিক লজ্জাকে পর্যন্ত অভিভূত করে ফেলেছিল দাদা দ্বিধাকম্পিত স্বরে বললেন কেন তুমি আপনি আপনি আমায় ডাকেননি আমি আপনাকে তবে এ চিঠি কার চিঠি দেখি বলে সরস্বতী এগিয়ে গিয়ে দাদার হাত থেকে চিঠিখানা নিয়ে নিল একটু দাঁড়িয়ে কি ভাবল তারপর চিঠি নিয়ে ধীরে ধীরে চলে গেল দাদা দাঁড়িয়ে রইলেন আমার অবস্থা দাদার অপেক্ষাও শোচনীয় যেহেতু আমি গাছের ওপর হাত আলগা হতেই গাছের ডাল ছেড়ে গেল আমি পড়ে যাচ্ছিলাম হঠাৎ মনে হলো পড়াটা ভালো দেখায় না তাই পড়ে যাওয়াটাকে এড়িয়ে লাফিয়ে দাদার ঘাড়ের ওপর পড়লাম দাদা সবে গিয়ে আমাকে ঠেলে ফেলে ছুটলেন কিন্তু তখনই চেয়ারে লেগে আছাড় খেলেন গড়াতে গড়াতে উঠে আবার ছুটলেন এবার ভাগ্যের পরিহাস আরও নির্মম একটা দেয়াল তোলার জন্য খানিকটা কাদা তৈরি করা ছিল দাদা সেই কাদায় পড়ে গড়াগড়ি খেলেন কিন্তু তাতেও তার পালানোর ইচ্ছে কমল না কাদা ছেড়ে উঠে তাড়াতাড়ি পালিয়ে গেলেন অমূল্য শব্দ শুনে এসে পড়েছিল তাকে দু কথায় ঘটনাগুলো বুঝিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে দেখি দাদা আঙুল থেকে নাকের ডগা পর্যন্ত কাদা মেখে বসে আছেন এক পাটি জুতো ফিরেছে তাও ছিন্ন ভিন্ন বড় বৌদিদি জল দিয়ে কাদা ধুয়ে দিচ্ছেন কিন্তু যত না কাজ করছেন তার চার গুণ হাসছেন দাদা রেগে বললেন তুমি তো হাসবেই বৌদি কি না বিষে জানিবে সে কিসে কভু আসি বিষে দংশে নিজারে আমার মতো অবস্থা হলে বুঝতে পারতে এমন সময় আমি গিয়ে উপস্থিত বললাম কি দাদা তোমার এ মূর্তি হলো কি করে গো ষাঁড়ে তারা করেছিল ষাঁড়ে তারা বলো কি গো আমাদের পাড়ার সেই কালো ষাঁড়টা বুঝি ওটা যখন ভালো থাকে তখন বেশ থাকে কিন্তু রাগলে আর রক্ষে নেই আচ্ছা দাদা ষাঁড়ে তারা করেছিল তো একটু আস্তে আস্তে দৌড়লে না কেন দেখো শেক্সপিয়ার কিন্তু এই ব্যাপারে বলেছেন they stumble that run fast দাদা দেখলেন রাগ করা বৃথা রাগের আগুনকে যতই তিনি উস্কে দেওয়ার চেষ্টা করছিলেন আমাদের হাসির চোটে ততই তা নিভে যাচ্ছিল নিরুপায় হয়ে দাদা উদাসীনভাবে বললেন তোমাকে ষাঁড়ে তারা করলে দেখব কেমন শেক্সপিয়ারের উপদেশ মনে থাকে দুঃখের বিষয় আমায় কখনো সাড়ে তারা করবে কিনা তা কিন্তু কেউ জানে না না যদিও বা করে তুমি হয়তো তখন উপস্থিত থাকবে না যাক কিন্তু তুমি তখন কেন একটা গাছের ওপর উঠে পড়লে না গো দাদা একে আমাদের ঠাট্টার আক্রমণে একটু কাবু হয়ে পড়েছিলেন তার ওপর মনের মধ্যে ভয়ঙ্কর রকমের একটা উত্তেজনা ছিল তিনি তাড়াতাড়ি বলে ফেললেন আরে গাছ থেকেই তো ষাঁড়টা বলতে বলতে থেমে গেলেন হ্যাঁ? কিরকম গাছ থেকে ষাঁড় নামলো আজকাল কি ষাঁড়গুলো গাছে উঠতে আরম্ভ করেছে নাকি বৌদিদি কিন্তু এতক্ষণে হেসে মাটিতে লুটিয়ে পড়েছিলেন দাদা বেফাস কথাটা বলে ফেলে বিষম বিপদে পড়েছিলেন তার সারা শরীরে ঘোর অস্বস্তির লক্ষণ সব স্পষ্ট হয়ে উঠছিল তোয়ালে দিয়ে গা মুছতে মুছতে বৌদিদির উদ্দেশ্যে বললেন তোমরা হাসিয়া বহিয়া চলিয়া যাও কুলুকুলু কল নদীর স্রোতের মতো কৌতুক ছুটা উছলিছে চোখে মুখে শুধু হাসতেই জানো কেবল চালাকি করতেই পারো হ্যাঁ বাস্তব জগতের অভিজ্ঞতা তো আর কিছুই হল না বলতে বলতে চলে গেলেন রাত্রে বিছানায় শুয়ে যখন ঘটনাটি আগাগোড়া আলোচনা করে দেখলাম তখন ব্যাপার বড় মজার বলে মনে হল না একজনকে জব্দ করতে গিয়ে ঘটনাচক্রে আমরাই জব্দ হয়ে গেলাম এখন ঘোর সংকট সরস্বতী সেই কাল্পনিক প্রেম কবিতা পড়ে যদি ঘুণাক্ষরে জানতে পারে যে এটা আমার কাজ তাহলে অনর্থ ঘটবে দাদা এ কলঙ্ক হতে উদ্ধার পেলেও পেতে পারেন কিন্তু আমার নিষ্কৃতি নেই দুশ্চিন্তায় আমার মাথার ভেতরটা আগুন হয়ে উঠল কিন্তু আত্মরক্ষার কোনো উপায় খুঁজে পেলাম না ছি ছি করেছি কি একটি কুমারী মেয়ের সর্বনাশ করতে বসেছি এখন যদি এই কথা কোনো ক্রমে প্রকাশ হয়ে পড়ে লোকে কি মনে করবে মুখে কিছু বলুক বা না বলুক মনে মনে নিশ্চয়ই ভাববে যে সরস্বতী সত্যিই দাদাকে চিঠি লিখেছিল এখন দুর্নামের ভয় স্বীকার করছে না অথচ সে বেচারি নিষ্পাপ আমি এই অপরাধের জন্য নিজেকে ক্ষমা করতে পারলাম না নিজের নির্বুদ্ধিতার উপর অভিসম্পাত কামনা করে সমস্ত রাত আমার ঘুম হল না পরদিন বেলা প্রায় আটটার সময় দাদা যখন নিজের পড়াশোনায় মন দেবার জন্য নানান চেষ্টা করেও পেরে উঠছিলেন না তখন আমি গিয়ে বললাম দাদা বল কাল কোন জায়গাটায় তোমায় সাড়ে তাড়া করেছিল ওই পূব দিকের মোড়ের ওপর আচ্ছা পামসুও সেইখানেই হারিয়েছ না উত্তরে দাদা শুধু ঘাড় নাড়লেন তখন আমি কাদা লাগা জুতোর পাটিটা বার করে বললাম তাহলে এখানা খিতিনবাবুর বাড়ির পিছনে কি করে গেল গো দাদার মুখ শুকিয়ে গেল দুবার ঢোক গিলে বললেন তাই তো কি করে গেল জুতোটা এক কোণে ফেলে দিয়ে আমি তার সামনে একটা চেয়ারে বসে বললাম মিথ্যে কেন আমার কাছে লুকোচ্ছ দাদা তার চেয়ে আমার কাছে সব কথা খুলে বলো না দেখো আমি যদি কিছু একটা করতে পারি না না আরে আমি কাউকে বলবো না দাদা কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর ভাঙা গলায় বললেন কাউকে বলিস না কেমন তারপর তিনি যা বললেন তার মর্ম এই সরস্বতী তাকে এসেন্স মাখানো কাগজে কবিতায় চিঠি দিয়েছিল সেই চিঠির নির্দেশ অনুসারে তিনি কাল রাত্রে সরস্বতীর বাড়ির পিছনে গিয়েছিলেন সরস্বতীও সেখানে ছিল কিন্তু চিঠির কথা শুনে সে আকাশ থেকে পড়ল তারপর চিঠিখানা নিয়ে চলে গেল এমন সময়ে গাছ থেকে ইত্যাদি ইত্যাদি বিবরণ শেষ হলে দাদা একটু বিষাদের হাসি হেসে বললেন ফ্রেলটি দাই নেম ইজ ওমান যতদূর অবাক হওয়া স্বাভাবিক ততদূর অবাক হয়ে গল্প শুনছিলাম এখন দাদার দুঃখে স্বাভাবিক দুঃখিত হয়ে বললাম কেমন প্রেমের নেশা ছুটেছে তো এইবার দাদা ভয়ঙ্কর উত্তেজিত হয়ে উঠলেন সোজা হয়ে বসে বললেন তুই ভুল করছিস সন্তোষ তুই মনে করছিস আমি একটা অন্ধ মোহ বা আর কিছুর বশবর্তী হয়ে তার প্রতি অনুরক্ত হয়েছি কিন্তু তোর মতো ভুল বোধহয় কেউ কখনো করেনি তুই কি মনে করিস কাল তিনি আমায় প্রত্যাখ্যান করেছেন বলেই আমার সমস্ত প্রেম লুপ্ত হয়ে গেছে না বরং তার প্রতি আমার শ্রদ্ধা শতগুণ বেড়ে গেছে তার এই শিক্ষা আমি জীবনে ভুলব না তিনি শিখিয়েছেন যে ভালোবেসে প্রতিদান চাইতে নেই আমরা লেখাপড়া শিখেছি বড় বড় আইডিয়া মনের মধ্যে ধারণা করার চেষ্টা করি কিন্তু এ কথাটা পূর্বে কখনো ভাবতে পারিনি তার কারণ কি জানো কারণ মানুষের মন বড় প্রবল বড় স্বার্থপর তাই এক গুণ দিয়ে দশ গুণ পেতে চায় আর স্বার্থের মোহে সহজ বুদ্ধিটুকুরও গলা টিপে ধরে বলতে বলতে দাদার স্বর যেন নিভে আসলো আমার খুব খারাপ লাগলো ইচ্ছে করলো সব কথা বলে ফেলি কিন্তু তাতে আরও বিপদ সরস্বতী চিঠি লেখেনি জানতে পারলে দাদার যন্ত্রণা যে কতদূর বেড়ে যাবে তা বলা নিষ্প্রয়োজন একটা মন নিয়ে বারবার মজা করতে ইচ্ছে হলো না কারণ নিজের মনও খুব সুস্থ ছিল না ঠিক সেই সময় বৌদিদি এসে একটু যেন হাসি হাসি সুরে বললেন কি হচ্ছে তোমাদের ঠাকুরপো ও কিছু নয় বৌদি আহা শুনি না বৌদিদির ধরন দেখে মনে হলো হয়তো দাদার উত্তেজিত বক্তৃতা শুনেছেন কিন্তু সহসা ধরা দেওয়া হবে না অথচ মেয়ে মানুষের কাছে ঢিলা হলেই ধরা পড়ার ভয় তাই একটু জোরের সঙ্গে বললাম বললে কি তুমি বুঝতে পারবে বৌদি এসব হচ্ছে ফিলসফির কথা তিনি প্রত্যাখ্যান করেছেন বলে আমার ভালোবাসা একটুও কমে যায়নি ভালোবেসে প্রতিদান চাইতে নেই এইসব বুঝি তোমাদের ফিলোসফির কথা দাদা বুকে ঘাড় গুজে চুপটি করে বসে রইলেন আমিও অস্বস্তির মধ্যে পড়লাম কিন্তু তাও ছাড়ার পাত্র নই বললাম নিশ্চয় মনের বৃত্তিগুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার শাস্ত্রই তো তবে ঠাকুরপো তোমাদের ও শাস্ত্র পরে কাজ নেই তোমরা ছেলে মানুষ শেষে মাথা বিগড়ে যাবে <laughs> দেখো বৌদি তোমার সব রকম ভণ্ডামি সইতে পারি কিন্তু তোমার ওই গম্ভীর মুখ সইতে পারি না গাম্ভীর্য তোমার মুখে একটু মানায় না <laughs> বেশ মানি কিন্তু মিথ্যে কথাও তোমাদের মুখে একটুও মানায় না বলতে গেলেই ধরা পড়ে যাও এই যে মেজ ঠাকুরপো যা জোরে কথা বলছিল বাইরের ঘর থেকে বাবাও বোধহয় দু এক কথা শুনে থাকবেন দাদা অত্যন্ত ভয়ে আমার মুখের দিকে তাকালেন আমি ইঙ্গিতে তাকে শান্ত হতে বললাম কারণ বাবা যে কিছু শুনতে পাননি এটা নিশ্চিত একবার মক্কেল পরিবৃত হয়ে বসলে বাজ পড়লেও তার কানে যেত না এখন লক্ষ্মী ছেলেটির মতন বলে ফেলো তো ব্যাপারটা কি আমার যতদূর সন্দেহ হয় কাল রাত্রির ঘটনার সঙ্গে এর কোনো যোগ আছে দাদা অত্যন্ত ভয় পেলেন কোন রকমে তাকে ভরসা দিয়ে বললাম দাদা মা ভই বৌদিকে সব কথা বলে ফেলা যাক তারপর যা হয় হবে আর না বলেই বা কপন্থা দাদা অগত্যা রাজি হলেন তখন আমি বৌদিদিকে টেনে আরেকটা ঘরে নিয়ে গিয়ে সমস্ত খুলে বললাম নিজের দুষ্কর্মের কথা কিছুমাত্র গোপন করলাম না সব শুনে বৌদিদি গালে হাত দিয়ে ভাবতে বসলেন কিছুক্ষণ ভেবে বললেন ঠাকুরপো কাজটা ভালো হয়নি সরস্বতী বড় চালাক মেয়ে সে এ বিষয় নিয়ে গোলমাল করবে না কিন্তু এ যে তোমার কাজ তা সে কবিতা দেখেই বুঝবে সেটা কিন্তু ভালো হবে না ভাই তার চেয়ে তুমি গিয়ে তার কাছে নিজের সমস্ত দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে এসো তাহলে সে সহজে তোমায় ক্ষমা করতে পারবে আর তোমার দাদার কথা সে আমি আরো ভেবে দেখব ভেবে চিনতে বৌদিদির কথা মতোই কাজ করা উচিত বলে মনে করলাম আরও মনে মনে ঠিক করলাম নিজের জন্য ক্ষমা তো চাইবই সেই সঙ্গে দাদার হয়েও ক্ষমাটা চেয়ে নেব বিকালে আন্দাজ পাঁচটার সময় দাদাকে নিয়ে বের হলাম বললাম চলো দাদা একটু বেরিয়ে আসা যাক কোথায় যাবে আরে চলোই না একটু নির্মল বায়ু সেবন করে আসবে দাদা আর আপত্তি করলেন না সময় সময় মানুষের মনের এমন অবস্থা হয় যখন কারো তুচ্ছ কথারও প্রতিবাদ করতে মন চায় না অতএব আমরা দুজনে বেরিয়ে পড়লাম যখন খিতিনবাবুর বাড়ির গেট দিয়ে ঢুকলাম তখন দাদা থমকে দাঁড়ালেন আমি বললাম ও কি দাঁড়ালে কেন চলে এসো না দাদার মুখ চোখ লাল হয়ে উঠল তিনি বললেন এই বুঝি নির্মল বায়ু সেবনের জায়গা আমি কোনো রকমে দাদাকে টেনে বাগান পার হয়ে বাড়ির সামনে উপস্থিত হলাম বাড়িতে ঢুকতেই সামনে বৈঠকখানা জিজ্ঞেস করে জানলাম খিতিনবাবু বাড়িতেই আছেন পুরাতন বেয়ারা ভোলা একটু হেসে বলল ভেতরে চলে যান বাবু আপনারই তো বাড়ি ছেলেবেলায় কতবার বাড়ির ভেতরে গিয়েছি কিন্তু আজ অনেকদিন পরে কেমন লজ্জা করতে লাগল উপরন্তু দাদাকে নিয়ে ভেতরে যাওয়াটা ঠিক হবে না অথচ তাকে বাইরে একলা বসিয়ে রেখে নিজে ভেতরে যাওয়াটাও কেমন লজ্জার ব্যাপার মনে হলো আমি ইতস্তত করছি দেখে ভোলা বলল বাবু এই পাশের ঘরেই আছেন আপনারা ভেতরে যান আমরা ধীরে ধীরে পাশের ঘরে ঢুকলাম ঘরটি খুব বড় নয় তাতে সরঞ্জামের মধ্যে একটি খাট একটি চেয়ার একটি টেবিল এবং দেয়ালে কতগুলো বিলেতি ছবি প্রকৃতপক্ষে ঘরখানা খিতিনবাবুর দিবানিদ্রার জন্য তবে অতিথি বন্ধু বান্ধব এলে সচরাচর এই ঘরটি তাদের নির্দিষ্ট হয়ে থাকে আমরা ঘরে ঢুকে দেখলাম খিতিনবাবু বিছানায় চিত হয়ে শুয়ে কড়িকাঠের দিকে তাকিয়ে আছেন মাথার কাছে একটি পকেট ঘড়ি প্যাঁচানো চেনের মধ্যে থেকে টিক টিক শব্দ করছে বিছানার ওপরেই কতগুলো ইংরেজি ও সংস্কৃত বই ইতস্তত ছড়ানো একটি বই খোলা অবস্থায় তার বুকের ওপর পড়ে আছে লক্ষ্য করে দেখলাম সেটির নাম বেদান্ত বারিধি কর্ণধার ঘরে অন্য কোনো জনপ্রাণী ছিল না কেবল একটা মাছি খিতিনবাবুর উরুর উপর বসে কোনো এক অনাগত শত্রুর উদ্দেশ্যে তাল ঠুকে লাফালাফি করছিল হঠাৎ তার বৈদান্তিক অনুশীলনে বাধা দিয়ে না ভেবে চিনতে কিছু ভুল করলাম কিনা ভাবছি এমন সময় খিতিনবাবু করিকার থেকে দৃষ্টি নামিয়ে আমাদের দিকে তাকালেন আমাকে দেখে উঠে বসে বললেন সন্তোষ না এসো এসো এসো ইনি কে দাদাকে তিনি আগে অন্তত একশো বার দেখে থাকবেন তাও এমন প্রশ্ন করায় দাদা অত্যন্ত ভেঙে পড়লেন দার্শনিকের স্মৃতির উপর বিশেষ আস্থা না থাকায় খিতিনবাবু যে আমাকে চিনতে পেরেছেন এজন্য মনে মনে আশ্বস্ত হলাম বললাম ইনি আমার খুঁড়তুতো দাদা শ্রী কেদারনাথ চট্টোপাধ্যায় কেন একে তো আপনি অনেকবার দেখেছেন খিতিনবাবু স্বপ্নের মতো ঘোর আচ্ছন্নে দাদার দিকে তাকিয়ে বললেন তা হবে তারপর অনেকক্ষণ কোনো কথা হলো না আমার মনে হলো খিতিনবাবু চুপি চুপি আবার বেদান্ত বারিধিতে ডুবে গিয়েছেন আমরা দুটি প্রাণী যে তার সামনে বসে আছি তার স্বচ্ছন্দে ভুলে যেতে একটুও দ্বিধা করেননি আমি একটু জোরে কেশে ইতস্তত করে বললাম আমি না একটু সরস্বতীর সঙ্গে দেখা করতে এসছি ও সরস্বতী বাড়ির মধ্যে আছে সরস্বতীর বাড়ির মধ্যে থাকা সম্বন্ধে আমারও কোনো সন্দেহ ছিল না আমি ভেবেছিলাম আমার উদ্দেশ্য জেনে খিতিনবাবু আমায় ভেতরে যাওয়ার একটা ব্যবস্থা করে দেবেন কিন্তু সেরকম কোনো লক্ষণই না দেখে অগত্যা একাই উঠলাম সরস্বতীর সঙ্গে দেখা করব শুনে দাদা অত্যন্ত আড়ষ্ট হয়ে বসেছিলেন তাকে বললাম একটু বসো আমি এই এক্ষুনি আসছি বাড়ির ভেতরে পা দিয়েই দেখি সামনে সরস্বতী সে আমাকে দেখেই থমকে দাঁড়িয়ে হাসি মুখে বলল এ কি সন্তোষদা কতদিন পরে ভালো আছো তো তো তোমাকে দেখতে এলুম আর কাউকে নয় তো আমাকে তোমার ঘরে নিয়ে চলো আমার একটু কথা আছে চলো সরস্বতী চলো বলে আমাকে তার ঘরে নিয়ে গেল তারপর ঘরের দরজা ভেজিয়ে দিয়ে একখানা চেয়ারে বসে বলল কি কথা আমি অপরাধীর মতো তার সামনে দাঁড়িয়ে রইলাম অবশেষে বললাম সরস্বতী মানে আমি আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি ক্ষমা কেন বলো তো আজকাল বড় বেশি কবিতা লিখছ সেই জন্যে কবিতা লেখার কথা নিয়ে আমাদের মধ্যে ঠাট্টা তামাশা চলত কিন্তু আজ আমি তার মুখের দিকে তাকাতে পারলাম না মাথা নিচু করে বললাম ঠাট্টা নয় সরস্বতী আমি সত্যিই ক্ষমা চাইতে এসেছি কি জন্যে আমি একটু মুখ তুলে আবার সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়ে বললাম কি জন্যে তুমি জানো না বলে ভয়ে ভয়ে আবার চোখ তুলে দেখি তার মুখের ভাব একেবারে বদলে গেছে তার চোখ হঠাৎ অত্যন্ত উজ্জ্বল হয়ে উঠেছে কপাল উত্তপ্ত লোহার মতন রাঙা হয়ে গেছে সে বলল জানি কিন্তু তোমরাও জানো কি যে অপমান আমায় করেছ তা মার্জনার কতদূর অযোগ্য আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম সরস্বতীর চোখ দুটো চলছিল আমার চোখে চোখ রেখে বলতে লাগলো তার চোখের ভেতর দিয়ে যেন বিদ্যুৎ খেলছিল আমি কাঠ হয়ে দাঁড়িয়ে শুনতে লাগলাম বুঝি না কি হীন তোমাদের প্রবৃত্তি যখন কবিতায় চিঠি লিখতে বসেছিলে তখন মনে হয়নি যে একজন কুমারীর ইহকাল নষ্ট করবার পথ পরিষ্কার করছ রকম প্রবৃত্তি নিয়ে তোমরা মনুষ্যত্বের দাবি করতে লজ্জা বোধ করো না তোমরা মেয়ে মানুষ হয়ে জন্মাওনি কেন এ পর্যন্ত প্রায় টানা বলে গেল তারপর একটু থেমে আবার আরম্ভ করলো বাহাদুরি তোমাদের প্রবৃত্তিকে আর বাহাদুরি তোমাদের অনুতাপকে চিঠি লিখবার সময় এ জ্ঞান হয়নি তাহলে তো ক্ষমা চাইবার জন্যে এতদূর আসতে হতো না ক্ষমা ক্ষমা কি মুখের কথা নাকি আমার মুখ সাদা হয়ে গেছে দেখে সরস্বতীর মনে হয় দয়া হলো তাই সে চুপ করল আমি অত্যন্ত কাতর হয়ে বললাম সরস্বতী আমি না বুঝে দোষ করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও ভাই গর্বিতভাবে ঘাড় বেঁকিয়ে সে একটা অত্যন্ত কঠিন উত্তর দিতে যাচ্ছিল তার ঠোঁট কেঁপে উঠছিল আমি ভয়ে তার দিকে তাকিয়েছিলাম ঠিক যেমন আগ্নেয়গিরির সামনে দাঁড়িয়ে থাকা একজন যার চলার আর ক্ষমতা নেই সেই মানুষ যে ভয় তাকিয়ে থাকে তেমন কিন্তু হঠাৎ সরস্বতী থেমে গেল তারপর ধীরে ধীরে আমার মুখের ওপর থেকে তার রেগে যাওয়া চলন্ত দৃষ্টি সরিয়ে নিল ঠান্ডা হাওয়ার সঙ্গে মিশে গরম হাওয়া যেমন গোলে জল হয়ে যায় সরস্বতীর মুখখানা দেখতে দেখতে তেমন শান্ত হয়ে গেল সে মাথা নিচু করে বসে রইল তার কপালে ছোট ছোট ঘামের রেখা ফুটে উঠল কিছুক্ষণ পরে সরস্বতী মুখ তুলল মুখখানা হালকা লাল হয়েছিল সে একটুখানি হেসে বলল সন্তোষদা তুমি এসেছিলে আমার কাছে একটা দৈবাতকৃত ভুলের জন্য ক্ষমা চাইতে আর আমি কি চমৎকার ব্যবহারই তোমার সঙ্গে করল এখন কে কাকে ক্ষমা করবে বলো তো কাউকে কারোর কাছে ক্ষমা চেয়ে কাজ নেই সরস্বতী ওটা কাটাকাটি হয়ে যাক <laughs> সেই ভালো এমন সময় চাকরানি এসে দরজার সামনে থেকে হালকা স্বরে ডাকল দিদিমণি মা তো এখনো ফিরে আসেননি উনুনে আগুন দেব কি মক্ষদা ভেতরে আয় না মক্ষদা দরজা ঠেলে ভেতরে এলো মার বোধহয় ফিরতে দেরি হবে বিনাকে নিয়ে সেই ওপাড়ায় বেড়াতে গেছেন তুই এক কাজ কর না মক্ষদা হুম উনুন জেলে জল চড়িয়ে দে তো দাদাবাবুকে এক পেয়ালা চা তৈরি করি এই না না না অত হাঙ্গামায় কাজ নেই মোক্ষদা পুরাতন দাসী সরস্বতী বিনাকে হাতে করে মানুষ করেছে সে ঘর থেকে বের হওয়ার সময় বলল হাঙ্গামা কিসের এই যে এখনই করে দিচ্ছি দাদাবাবু এই বলে চলে গেল আমি বুঝলাম সরস্বতী বাইরের কাজের বাহানায় আমাদের ভেতরকার লজ্জাটুকু চাপা দেওয়ার চেষ্টা করছে আমি একটু ইতস্তত করে বললাম কিন্তু কিন্তু আরেকজন নিরীহ প্রাণী যে তোমার মার্জনার আশায় বাইরে বসে আছেন হ্যাঁ কথাটা শোনা মাত্র সরস্বতী চমকে উঠে দাঁড়ালো জিজ্ঞাসা করল কে দাদা সরস্বতীর মুখখানা সিঁদুরের মতো রাঙা হয়ে উঠল তারপর কোনো রকমে শান্ত হয়ে বলল যিনি আমাকে এত ছোট মনে করেন তিনি আবার ক্ষমা চাইতে এসেছেন কেন তোমাকে ছোট মনে করেন হ্যাঁ তা না হলে ও চিঠি আমার লেখা বলে মনে করলেন কেন আমি চুপ করে রইলাম ভাবলাম বলি সরস্বতী তুমি জানো না যারা ভালোবাসে তাদের মাঝে মাঝে কি লোভের সামনাসামনি হতে হয় যদি জানতে এমন কথা বলতে না কিন্তু কথাটা মনের মধ্যেই রইল বলা হলো না সরস্বতী হঠাৎ বলল যাই দেখি গে মুখ্যতা কি করলে না না সরস্বতী আমি এখন চা খাবো না কিন্তু তুমি বলো আমাকে যেমন ক্ষমা করেছ দাদাকেও তেমনি করলে সরস্বতী কোনো উত্তর না দিয়ে চলে যেতেই আমি নিরুপায় হয়ে বললাম আর আর চিঠিখানা সেখানা অন্তত ফিরিয়ে দাও তাও কি দেবে না না সে চিঠি তোমরা পাবে না এই বলে ঘর থেকে বেরিয়ে গেল বাইরে এসে দাদার মুখখানা একটু আনন্দ দেখলাম বাড়ির বাইরে এসে তিনি আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলেন কি হল কিসের দাদা চুপ করে গেলেন আমি কি জন্য সরস্বতীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তা তিনি কিছুই জানতেন না তবু মনে হয় তার মনে কিছু একটা আশা জেগেছিল যে সরস্বতীর সঙ্গে আমি হয়তো দাদার ব্যাপারে কিছু বলতে গেছি আমি বললাম নির্মল বায়ু সেবনে তোমার একটু উপকার হয়েছে দেখতে পাচ্ছি কি উপকার না ওই মুখের রংটা একটু ফর্সা হয়েছে মনে হচ্ছে দাদা বুঝতে না পেরে আমার মুখের দিকে তাকালেন আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা বাবুর সঙ্গে কি কথা হলো গো অনেক কথা ওর কথা শুনে মনে হয় উনি বেদান্ত নিয়ে বেশি নাড়াচাড়া করেন আমাকে জিজ্ঞাসা করলেন আপনি বেদান্ত সম্বন্ধে কোনো আলোচনা করেছেন আমি বললুম কিছুদিন আগে একটু করেছিলুম কিন্তু বেশি কিছু বুঝতে পারিনি তিনি উৎসাহিত হয়ে বললেন একবারেই কি বুঝতে পারা যায় আর একটু চর্চা করে দেখুন সব পরিষ্কার হয়ে যাবে তারপরেই আমাদের কথাবার্তা জমে গেল হুম তা খিতিনবাবু কেমন লোক বোধ হলো আগে তো কখনো ওর সঙ্গে আলাপ করিনি তবে একবারে যতদূর বোঝা যায় খুব সরল প্রকৃতির লোক আমার তো খুব চমৎকার লোক বলেই মনে হলো তবে দোষের মধ্যে উনি ওই বেদান্তকেই সমস্ত চিন্তার এবং কাজের কেন্দ্র করে ফেলেছেন দেখো সেটাকে দোষ বলতে পারি না সকলেরই জীবনের একটা কেন্দ্র থাকা দরকার তা না হলে জীবনের বৃত্তটা সম্পূর্ণ হয় না বৃত্তটা খুব বেশি সম্পূর্ণ হলেও একটা বড় অসুবিধা আছে কেবল বৃত্তপথেই ঘুরে বেড়াতে হয় তার বাইরে কিছু আছে কি না দেখবার ফুরসত হয় না বাইরে দেখবার দরকার দেখো নিরবিচ্ছিন্ন সব জিনিসই একঘেয়ে হয়ে দাঁড়ায় বৈকুণ্ঠে থেকে থেকে ভগবানের জীবন যখন নিতান্ত অসহ্য হয়ে ওঠে তখন কিন্তু তিনিও মর্তে লীলা করতে আসেন তবে তোমার মতে মানুষের জীবনে একটা কেন্দ্র থাকা উচিত নয় আমি তার প্রশ্ন এড়িয়ে বললাম আচ্ছা যে মুখে চিরকাল মিষ্টি কথা শুনে এসেছ সে মুখের কড়া কথা মাঝে মাঝে ভালো লাগে নাকি বেদান্তর হাওয়া তখনও দাদার মাথার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল তিনি চোর দিয়ে বললেন তাহলেও সত্যের কাছে কিছুই নয় দেখো এটা তোমার বাড়াবাড়ি আমি তোমার সঙ্গে আধ্যাত্মিক আলোচনা করছি না আমি বলছি মনের ছোট ছোট বৃত্তিগুলির কথা যার হাত থেকে কেউ কখনো নিস্তার পাননি প্রমাণ চাও রবিবাবুর রাজা ও রানী পড়ো হে ব্রাহ্মণ মিথ্যা করে বলো অতি ক্ষুদ্র সকরুণ দুটি মিথ্যা কথা তবু দাদা আমার কথা স্বীকার করলেন না দেখে আমি তার প্রাণের সবচেয়ে নরম জায়গায় হাত দিলাম বললাম আচ্ছা একটা উদাহরণ ধরো মনে করো এ কথা যদি সত্যি হয় যে সরস্বতী আদৌ তোমায় চিঠি লেখেনি আর কেউ ঠাট্টা করে লিখেছে তাহলে এই সত্যটা তোমার বেশি ভালো লাগে না সরস্বতী চিঠি লিখেছে এই কল্পিত মিথ্যেটা বেশি ভালো লাগে শুধু মনে করো আমি তোমাকে বিশ্বাস করতে বলছি না দাদার মুখ শুকিয়ে গেল স্পষ্ট বুঝলাম বৈদান্তিক গবেষণায় পরাজিত হবার ভয় মুখ শুকায়নি তারপর দারুণ নিরাশাপূর্ণ সুরে বললেন তবে কি ও চিঠি সরস্বতী নয় আহা শুধু মনে করো না চাই আমি কি তোমায় বিশ্বাস করতে বলছি দাদা একটু শান্ত হয়ে চিন্তা করলেন চিন্তা করতে করতে তার মুখে চোখে হালকা আনন্দ দেখা গেল তিনি প্রায় নিজের মনেই বললেন তা কেমন করে হবে নিশ্চয়ই সে লিখেছে নইলে সে আসবে কেন কেমন মানলে তো যে মিথ্যে মাঝে মাঝে সত্যের চেয়ে বেশি বাঞ্ছনীয় কই মানলুম বাহ মানলি না এক্ষুনি তো সরস্বতী চিঠি লেখেনি এই মনে করা সত্যটা মিথ্যে বলে মানবার জন্য প্রাণ আকুলি বিকুলি করছিল দাদা লজ্জায় চুপ করে রইলেন কিছুদিন পরে একদিন দুপুরবেলা বৌদিদি সরস্বতীদের বাড়ি গিয়ে সামনে বিনাকে দেখতে পেয়ে বললেন কোথায় রে বিনা তোর দিদি বৌদিদিকে দেখে বিনা ছুটে এসে বলল চলো না ভাই বৌদি আমার পুতুলের বাক্সটা গুছিয়ে দেবে সে হবে এখন দিদি কোথায় তোর নিজের ঘরে আছে সময় যে তার অপেক্ষা দিদির কাছেই বউ দিদির প্রয়োজন বেশি এতে তার অভিমান হল ঘরে ঢুকে বৌদিদি দেখলেন সরস্বতী একলা চুপ করে খাটের ওপর পা ঝুলিয়ে বসে আছে একজন ঘরে ঢুকলো দেখেও সে অন্যমনস্কভাবে মুখ তুলে একটু ভুরুকুচকে তাকালো তারপর চমক ভেঙে যেতেই লজ্জিতভাবে উঠে দাঁড়িয়ে বলল এই যে বৌদি বলে আবার বসে পড়ল বৌদিদি তার পাশে গিয়ে বসে কানে কানে বললেন কার রূপ ধ্যান হচ্ছিল হ্যাঁ? বৌদি হুম আগে তো তুমি আমাকে এসব কথা বলে ঠাট্টা করতে না বৌদিদিও মনে মনে একটু লজ্জা পেলেন বিনা অভিমান সত্ত্বেও তার পেছন পেছন এসেছিল তাকে বললেন তোর পুতুলের বাক্স নিয়ে আয় বিনা বিনা পুতুলের বাক্স আনতে ছুটল এবং তক্ষণি তা নিয়ে চলে এলো তখন বৌদিদি তাকে বললেন এখন তুই যা বারে আমার পুতুল পড়ে রইল এখানে বড় যার হুকুম শিগগিরই পালা বলছি বিনা আর কোনো কথা না বলে তাড়াতাড়ি চলে গেল তখন বৌদিদি একটা পুতুলের কাপড় খুলে ফেলে নতুন করে কাপড় পরাতে পরাতে বললেন সরস্বতী আমি সব জানি কিসের তুই যা ভাবছিলি কি ভাবছিল বৌদিদি পুতুলটি বাক্সের মধ্যে ফেলে হাসি মুখে তার মুখের দিকে তাকিয়ে বললেন তুই যত বড়ই পণ্ডিত হোস না কেন আমাকে ফাঁকি দিতে পারবি না সত্যি বলতো তুই তার কথা ভাবছিলি না কার কথা ওলো আমার গুণধর মেজ দেওরটির কথা না বৌদি তুমি ভুল বুঝেছ আমি ও কথা ভাবছিলাম না তবে কি ভাবছিলে যা ভাবছিলুম তা অনেকটা ওই রকমই ভাবছিলুম কি প্রায়শ্চিত্ত হতে পারে বৌদিদি প্রজাপতি ঠাকুরের হাতে গড়া শিষ্যা তিনি হেসে উঠে বললেন এর প্রায়শ্চিত্ত যে ভারী সহজ পোড়া কপাল তাও বুঝি জানিস না সরস্বতী বুঝতে না পেরে তার মুখের দিকে তাকালো তখন বৌদিদি তার গলাটা জড়িয়ে ধরে কানে কানে যা বললেন তার উত্তরে সরস্বতীর মুখখানা লাল হয়ে উঠল সে বলে উঠল আপদি কি যে বলো তার ঠিক নেই তার শেষ কথাটায় সত্যি সত্যি একটু বকাবকির আভাস ছিল সে বৌদিদির জড়ানো থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে মাথা নিচু করে বলল বৌদি তুমি যা করতে চাও তা হবে না বৌদিদি তার এই কথায় আহত হয়ে জিজ্ঞাসা করলেন কেন হবে না শুনি এতে কেন নেই আমি বলছি হবে না বলতে বলতে তার গলাটা কেঁপে গেল বৌদিদি উঠে দাঁড়িয়ে বললেন আচ্ছা দেখিস আমার কথা আমিও বলছি হবে এই বলে গেলুম সরস্বতী যদি অক্ষরে অক্ষরে মিলে না যায় তো বলিস তখন বাড়ি ফিরে এলে বৌদিদির মুখখানা বড় ম্লান দেখলাম বললাম কি হলো বৌদিদি একটা চেয়ারে বসে পড়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন সরস্বতী বড় শক্ত মেয়ে সে যেটা অন্যায় মনে করে তাতে কোনো প্রশ্রয় দেবে না তা তো জানি জানি বলেই তো তোমার মতন লোককে পাঠিয়েছিলুম এখন হলো কি পরাজয় নয় তো আর ভাই প্রায় তাই বই কি হ্যাঁ এ কিন্তু বৌদি সরস্বতীর ভারী অন্যায় একটা সামান্য অপরাধকে এমন বড় করে তোলা এ কি তার উচিত হচ্ছে বলো বৌদি তোমরা মেয়ে মানুষ যাত্রা ক্ষমা করতে জানো না তোমাদের দণ্ড আমাদের অপরাধের চেয়ে এত বেশি হয়ে পড়ে যে অসহ্য বোধ হয় অবশ্য এই কিছু মিম সাহেবের ব্যাপার নয় যে মেয়ের মত না হলে বিয়ে হতে পারে না অনিলের মা মেজ ঠাকুরপোর মতন জামাই পেলে খুশি হবেন কিন্তু সরস্বতী যেরকম মেয়ে ও যদি একবার বেঁকে বসে না বৌদি সে কাজ নেই গৌরীদান তো নয় যে মেয়ের মত বলে কোনো জিনিসের সৃষ্টি হয়নি সরস্বতীর মন যদি দাদার প্রতি বিমুখ হয় তাহলে বুঝলে না সত্যি বলছি ঠাকুরপো তোমার দাদার মুখের দিকে চাইতে আমার কষ্ট হয় খাওয়া দাওয়া একেবারে কমে গেছে সর্বদা মনমরা হয়ে বেড়াচ্ছেন আমি বলে ফেললাম সত্যি বৌদি এই কদিন আমি দাদাকে লক্ষ্য করছি উনি যেন উনি যেন কিরম হয়ে গেছেন ওর অমন স্বচ্ছ উজ্জ্বল প্রাণের ওপর যেন এক পুরো কালি পড়ে গেছে মুখে যাই বলি যখন মনে হয় যে আমি ওর ঘাড়ে এই অপরাধের ভার চাপিয়েছি তখন কি বলবো বৌদি আমার চোখ ফেটে জল আসে বৌদিদির কোমল হৃদয়টি যে কত তাড়াতাড়ি গলে যায় তা আমি জানতাম আমার কথা শুনে তার চোখ দুটো জল করে উঠল বুঝলাম জল এসেছে কিন্তু তিনি কান্না কান্না জড়ানো মুখ হাসিতে ভরিয়ে দিয়ে বললেন <laughs> এই নাও ঠাকুরপো আমি বাজি রাখলুম আমি সরস্বতীর মন জানি সে মুখে যাই বলুক না কেন তাকে রাজি করাতে না পারি তো আমি তোমাদের শালি বিকেলবেলা দেখলাম দাদা একাকি বই হাতে নিয়ে বেরোলেন বললাম কি বই ওইখানা দাদা বইয়ের মলার দেখালেন উত্তর মীমাংসা ইংরেজিতে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি হবে উত্তর মীমাংসা দরকার আছে এই বলে তিনি বেরিয়ে গেলেন সন্ধ্যার সময় ক্লাবে যাচ্ছি খিতিনবাবুর বৈঠকখানায় খিতিনবাবু ও দাদার গলা শুনে আশ্চর্য হয়ে গেলাম কৌতূহল দমন করতে না পেরে বৈঠকখানায় ঢুকে পড়লাম দেখি ঘোর তর্ক বেঁধে গেছে তর্কের উত্তেজনায় দাদা একটা চেয়ারে সোজা হয়ে বসে আছেন সামনে কিছু দূরে খিতিনবাবু বসে তার মুখ থেকে সমানে সংস্কৃত শ্লোক ও তার মানে বের হচ্ছে আলোর অভাবে ঘর প্রায় অন্ধকার কিন্তু সেদিকে কারো খেয়াল নেই অন্ধকারে বসে দুজন প্রচণ্ড উৎসাহ নিয়ে তর্ক করছেন আমি ঘরে ঢুকলাম কিন্তু কেউ ফিরে দেখলেন না তার কারণ আমি যে এসেছি তা দুজনের একজনও জানতে পারেননি এরা আমাকে অভ্যর্থনা জানালো না দেখে তখন সতানং মনে ম্লানে মরণাম অথবা দুর্গমনং এই মহাবাক্য মনে করে সেখানে আর কিছুক্ষণ অপেক্ষা না করে ক্লাবের দিকে চললাম ক্লাবে পৌঁছনো মাত্র যে গুরুতর খবরটা অমূল্য অনেক উৎসাহের সঙ্গে আমাকে শোনালো তাতে আমি মনে মনে যে দৃশ্য দেখলাম তাতে মন করুণায় ভরে গেল যা একটু আগে খুব আশা জাগিয়েছিল এখন সেটাই নিরাশায় ভরে গেল অমূল্য যা বলল তা হলো এই যে সরস্বতীর বিয়ে ঠিক হয়ে গেছে ভাবি বর মেয়েকে নিজের চোখে দেখার জন্য আজই সকালে এসে হাজির হয়েছেন সরস্বতীর বিয়ের সমস্ত ঠিক হয়ে গেল অথচ আমরা কিছু জানতে পারলাম না এতে আমি অবাক হয়ে গেলাম ভাবলাম অমূল্য যতটা বলছে ততটা কিছু নয় বোধহয় মনে মনে ঠিক করা বর কোনো কারণে কাজের জন্য এদিকে এসে থাকবে তাই এই সুযোগে মেয়ে দেখে যাচ্ছে সে যাই হোক জিজ্ঞাসা করলাম লোকটিকে কিছু জানো অনিলের মা নাকি তাকে আবিষ্কার করেছেন শুনছি তিনি বাবুর শালার শালা এই অজানা লোকটার উপর মন বৃতৃষ্ণায় ভরে উঠল জিজ্ঞেস করলাম ও তা কি করে সে এবার ইঞ্জিনিয়ারিং পাশ করে বেরিয়েছে নাম শরৎচন্দ্র ঘোষাল এখানে তার এক দুঃসম্পর্কের মাসি আছেন কেমন দেখতে শুনতে একটা খুদ ধরতে পারলে বোধহয় আমার মনটা খুশিতে ভরে উঠত কিন্তু অমূল্য বলল ভারী সুন্দর হে আমি তাকে নিজে দেখেছি বুদ্ধিমানের মতো চেহারা এখন দেখছ তোমার দাদার কোনো দিকেই আশা নেই none but the brave deserves the fair মন ভেঙে গেলে যা হয় সেই অবস্থায় বাড়ি ফিরলাম পরদিন সকালবেলা দাদাকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম আমাদের এখানে একজন নতুন লোক এসেছে জানো কে শরৎ ঘোষাল বলে একজন কালি এসেছে কালি এক অদ্ভুত উপায় তার সঙ্গে পরিচয় হয়ে গেছে আমি আরও অবাক হয়ে বললাম কিরকম কাল প্রায় রাত্রি সাড়ে আটটার সময় আমি এই খিতিনবাবুর বাড়ি থেকে ফিরছিলুম রাস্তা ঘোর অন্ধকার হঠাৎ একজনের সঙ্গে মাথা ঠোকাটুকি হয়ে গেল এরকম বেপরোয়াভাবে যে নিজের মাথাটা অপরের মাথার সঙ্গে লড়িয়ে দেয় তার উপর তো রাগ হবারই কথা বললুম কে হে তুমি কন হ্যাঁ লোকটি কাঁতর স্বরে বললে মশাই মশাই দোষ নেবেন না আমি এখানে নতুন লোক আর মাথাটাও আমার তেমন শক্ত নয় আমি দেখলুম গলা অপরিচিত জিজ্ঞাসা করলুম কে আপনি তারপরই পরিচয় হয়ে গেল বাবা অন্ধকারে পরিচয় হ্যাঁ কিন্তু লোকটি বেশ ভালো বলেই বোধ হলো তবে যেন একটু বেশি স্মার্ট হুম তা কি করতে এসেছে জানো ঠিক বলতে পারি নে হাওয়া বদলাতে বোধ হয় হায় অজ্ঞ দাদার জন্য প্রাণটা আনচান করে উঠল কিন্তু তবু কি মুখ ফুটে বলা যায় দিন দুই তিন পরে বৌদিদি বললেন যে সরস্বতীকে দেখতে আসছে আজই কোণে দেখা হবে বললাম তবে সব শেষ এখনো বলতে পারি না তবে যতদূর বুঝতে পারছি বোধহয় শেষ দাদা কিছু জানেন না এখনো জানেন না জানাবো এই না না না না খবরদার না কাজটা চুপি চুপি শেষ হয়ে যাক তারপর তো জানতেই পারবে বিকেলবেলা দাদাকে একটু বিশেষ সেজেগুজে বাইরে যেতে দেখে আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ শরৎ ডেকেছে কোথায় নাকি যেতে হবে এই কদিনে শরতের সঙ্গে দাদার আলাপ বেশ জমে উঠেছে আমি একটা গভীর নিঃশ্বাস ফেললাম নিয়তি এত কঠিন পরিহাসও করতে পারে সন্ধ্যার সময় খিতিনবাবুর বাড়ি গেলাম দেখলাম তার দিবানিদ্রার ঘর থেকে খাট ইত্যাদি সব সরিয়ে ফেলা হয়েছে সেখানে এখন মেঝের ওপর সাদা ফরাস পাতা তার ওপর কয়েকটা তাকিয়া ছড়ানো রয়েছে পাড়ার দু চারজন বয়স্ক ভদ্রলোক বসে গল্প করছেন বরের পার্টি তখনও এসে পৌঁছায়নি আমাকে আজ খিতিনবাবু দেখা মাত্র চিনতে পারলেন বললেন এই যে সন্তোষ যাও বাড়ির ভেতরে যাও দেখো গে যোগার যন্ত্র হলো কিনা আমি বড় দ্বিধায় পড়লাম সরস্বতীর সামনে যাওয়ার ইচ্ছে আদৌ ছিল না শরতের সঙ্গে যদি তার বিয়ে হয় তাহলে বিয়ের আগে তার মনে কতগুলো খারাপ স্মৃতি জাগিয়ে লাভ কি তবু যেতে হল সংকোচের সঙ্গে বাড়ির মধ্যে ঢুকে দেখি দালানে বসে অনিলের মা তালে তালে সন্দেশ সাজাচ্ছেন এবং বিনা সন্দেশগুলোতে গোলাপের পাপড়ি বসাচ্ছে তার কোলে এক রাশি পাপড়ি আমি গিয়েই আবার চলে যাওয়ার চেষ্টা করছি এমন সময় বিনা হঠাৎ মুখ তুলে আমাকে দেখেই ফেলল সঙ্গে সঙ্গে গোলাপের পাপড়িগুলো মাটিতে ছড়িয়ে ফেলল সে দৌড়ে ছুটে পালালো মা আমার দিকে দেখে একটু হেসে বললেন সন্তোষ এসেছো বাবা বেশ বেশ আজ তোমাদেরই দেখবার শুনবার দিন তোমরা না করলে কে করবে ওই ঘরে একবার যাও যাও যাও ঘরে ঢুকে দেখি বৌদিদি আছেন সরস্বতীকে সাজানো হচ্ছে সে নির্লিপ্তভাবে বসে আছে যেন তাকে সাজানো হচ্ছে না শুধু মাঝে মাঝে কীরকমভাবে বৌদিদির মুখের দিকে তাকিয়েছিল বৌদিদিও তা লক্ষ্য করছিলেন কিন্তু একটি কথাও না বলে তিনি তাকে পরিপাটি করে সাজাতে লাগলেন আমাকে দেখে সরস্বতীর পাংশু মুখখানা হঠাৎ একবার লাল হয়ে উঠেই আবার সাদা হয়ে গেল সে কাঠের মতো বসে রইল নড়ল না বৌদিদিও আমাকে দেখে কোনো কথা বললেন না সরস্বতীর ঘরের বাইরে আসতেই খবর এলো বরের পার্টি এসে পৌঁছেছে শোনামাত্র সরস্বতী উঠে দাঁড়ালো বৌদিদির মুখের দিকে একবার তাকালো বৌদিদি মুখ ফিরিয়ে নিলেন সরস্বতী আমার দিকে তাকালো তারপর কঠিনভাবে বলল আমাকে সঙ্গে করে নিয়ে যাবে আমি ওদের অভ্যর্থনা করি গে অনিলকে ডেকে দিচ্ছি বাইরে গিয়ে দেখলাম বরপক্ষরা দরজার সামনে তারা সংখ্যায় চার পাঁচ স্বয়ং বর বরের কাকা এবং দু তিনজন বন্ধু বরের কাকা আজই এসেছেন তিনি এ পর্যন্ত আসতে পারেনি বলে কোণে দেখা হয়নি বরের দুটি বন্ধুও কাকার সঙ্গে এসেছেন সাদা ধুতি পাঞ্জাবি পরিহিত বর আমি সঙ্গে সঙ্গে তাদের অভ্যর্থনা জানিয়ে ভেতরে আনলাম বরের চোখে পাঁশনে চশমা বরের পেছনে যে বন্ধুটি ছিলেন তাকে দেখে মাথা ঘুরে গেল আমি ভেবেছিলাম আসল উদ্দেশ্য জানতে পারলে নিশ্চয়ই দাদা শরতের সঙ্গে আসবেন না কিন্তু দাদা পাংশু মুখে একটুখানি মলিন হাসি নিয়ে ঠিক এসে হাজির হয়েছেন বরপক্ষেরা আসন গ্রহণ করলেন দাদা চুপি চুপি সকলের দৃষ্টি এড়িয়ে একটি কোণে গিয়ে বসলেন বরের কাকা প্রবীণ ব্যক্তি তিনি খিতিনবাবুর সঙ্গে আলাপ করতে লাগলেন বর ঘন ঘন পড়ে যাওয়া চশমা নাকের ওপরে তুলতে লাগল চারদিক থেকে বরের চেহারার যে প্রশংসার গুঞ্জন উঠছিল সম্পূর্ণ বিচলিত না হলেও বরটি সেই বিষয়ে সম্পূর্ণ অনভিজ্ঞ বলে মনে হল না সাদর সম্ভাষণ শেষ হলে কন্যা আনবার প্রস্তাব হল খিতিনবাবু স্বয়ং বাড়ির মধ্যে গেলেন এবং কিছুক্ষণ পরে সুসজ্জিতা সরস্বতীকে ধরে নিয়ে এলেন সরস্বতী এসে একটি টেবিলের সামনে দাঁড়ালো আমি তার মুখের দিকে আর চোখে একবার তাকালাম কিছু বোঝা যায় না শুধু তার ঠোঁট দুটো যেন একটু চাপা একবার কোণের দিকে না তাকিয়ে থাকতে পারলাম না দাদার মুখ শুকনো চোখ নামিয়ে বসে আছেন আমি চোখ ফিরিয়ে নিয়ে বরের দিকে তাকালাম সে চশমার ভেতর দিয়ে অনেকটা কুমিরের মতো স্থির চোখে সরস্বতীর দিকে তাকিয়ে আছে দেখা শেষ হলে সকলে কন্যাকে ভেতরে নিয়ে যেতে বললেন সরস্বতী তার নিচে থাকা চোখ একবার তুলতেই হঠাৎ যেন কিসে লেগে সজোরে আঘাত পেল তখনই সে চোখ বুঝে ফেলল অনিল তাকে ভেতরে নিয়ে গেল বরকর্তা সভাস্থলেই স্বীকার করলেন যে কন্যার উপসী এবং তার যে খুবই পছন্দ হয়েছে তাও বারবার বলতে লাগলেন তারপর হাসি মুখে বললেন <laughs> মা লক্ষ্মীকে তো দেখা হলো এখন বাবাজিকে একটু পরীক্ষা করে নিন <laughs> বাবাজির আর পরীক্ষা কি সব পরীক্ষায় তো উনি সসম্মানে উত্তীর্ণ হয়েছেন আচ্ছা বাবাজি তুমি উত্তর মীমাংসা পড়েছ উত্তর মীমাংসা আগে না উত্তর মীমাংসা আমার পড়া নেই তবে পশ্চিম কি জানেন ওরা তো আর্টস স্টুডেন্ট নয় চিরকাল সায়েন্সই পড়ে এসেছে তাই বাবু ভাবি জামাতার পিঠ থেকে হাতটি ধীরে ধীরে নামিয়ে নিলেন তারপরই বরপক্ষের আর জলখাবারের ধ্বংস করে মনের খুশিতে বাড়ি ফিরলেন বরের কাকা প্রস্তাব করেছিলেন যে আশীর্বাদ তখনই সম্পন্ন হোক কিন্তু সকলে বললেন যে ব্যস্ত হবার কোনো প্রয়োজন নেই বিশেষত বাবাজির কন্যা পছন্দ হলো কি না এ বিষয়ে কিছু না জেনে কাজ করা উচিত হয় না অতএব ঠিক হলো যে বাবাজির সম্মতি নিয়ে আশীর্বাদ তাড়াতাড়ি করতে হবে একখানা বই মুখের সামনে ধরে দাদা কাত হয়ে বিছানায় শুয়েছিলেন কিন্তু তার মন ঠিক বইয়ের পাতার মধ্যে আটকে ছিল না খোলা জানলা দিয়ে অনেক দূরে চলে গিয়েছিল আমি ঘরে ঢুকে বললাম দাদা আচ্ছা রাত দিন পড়া কি স্বাস্থ্যের পক্ষে ভালো চলো চলো একটু একটু বেরিয়ে আসি কই আর পড়া হচ্ছে ভাই এক্সামিন তো এসে পড়ল আরে তা হোক চলো তো একটু ঘুরে আসি দাদা কপালের ওপর দিয়ে ডান হাত দুবার বুলিয়ে বললেন না ভাই আজ থাক শরীরটা তেমন ভালো নেই আরে সেই জন্যেই তো আরো বেশি করে যাওয়া উচিত এই কদিনে শরীরটাকে কি করে ফেলেছ বলো দেখি দাদা উঠে দাঁড়ালেন বললেন ভয়ের কোনো কারণ নেই এখনো বেশ শক্ত আছি একটা জামা পরে নিয়ে দাদা আমার সঙ্গে বাইরে গেলেন কিন্তু বেশি দূরে যেতে হলো না একটু আগেই আমাদের থামতে হলো স্বভাবে নেই কিন্তু কি জানি কেন আজ খিতিনবাবু বাবু নিজে ঘর ছেড়ে বাগানে বেড়াচ্ছিলেন দাদাকে তিনি দেখেই চিনতে পারলেন এবং আমাকে আদৌ দেখতে পেলেন না দাদাকে বললেন কি হে কোথায় যাচ্ছ আগে একটু বেড়াতে যাচ্ছিলাম একদিন তোমায় দেখিনি যে অসুখ করেছিল নাকি আগে না বেশ আছি তুমি সেদিন শঙ্কর ভাষ্য সম্বন্ধে যে বইখানা আমায় দিয়ে গিয়েছিলে আমি তার কয়েক জায়গায় দাগ দিয়ে রেখেছি সেই দাগ দেওয়া জায়গাগুলো পড়লেই আমি যা বলেছিলুম সব বুঝতে পারবে হ্যাঁ যে আগে দাদা যে আগে বলে যাওয়ার উপক্রম করছেন এমন সময় খিতিনবাবু বললেন বইখানা ইংরেজিতে হলেও চমৎকার লেখা তোমার ওখানে আগাগোড়াই পড়া উচিত লেখকের ইন্ট্রোডাকশনটা পড়েছ পড়নি এসো দেখি দিয়ে কি সুন্দর আমি বোধহয় নিজের মতো অত চমৎকার করে বলতে পারতুম না এই বলতে বলতে তিনি বাড়ির দিকে ফিরে চললেন দাদা আমার মুখের দিকে তাকালেন আমিও দাদার মুখের দিকে তাকিয়ে আছি সামান্য হাসি দাদার ঠোঁটে দেখা দিল আমি ধীরে ধীরে তাকে খিতিনবাবুর দিকে ঠেলে দিলাম দাদা নীরবে তাকে অনুসরণ করল আমি ক্লাবে গেলাম সেদিন রাত্রি আটটা বেজে গেল দাদা চলে আসার পর খিতিনবাবু অনেকক্ষণ বিছানায় চিত হয়ে শুয়ে থাকলেন কিছুক্ষণ পরে আস্তে আস্তে দরজা ঠেলে সরস্বতী সেই ঘরে ঢুকল খিতিনবাবু একবার তাকিয়ে দেখলেন মাত্র সরস্বতী দরজা ভালো করে বন্ধ করে প্রথমে ঘরের চারদিকে একবার ঘুরে বেড়াল তারপর একটা কোণে গিয়ে টেবিলের উপর কতগুলো খেলনা নাড়তে নাড়তে বেশ স্পষ্ট গলায় বলল বাবা তারা নাকি কাল আসবে কারা সরস্বতী জবাব দিল না কিছুক্ষণ পরে বলল এ তো কিছুতেই হতে পারে না বাবা এতক্ষণে খিতিনবাবু কিছুটা সজাগ হয়ে বললেন কি হতে পারে না মা সরস্বতী সংকোচে বলল এ বিয়ে হতে পারে না বাবা খেতিনবাবু অবাক হয়ে উঠে বসে বললেন কেন সরস্বতী বুকে ঘাড় গুঁজে বলল না বাবা এ কিছুতেই হতে পারে না এই দেখো পাগলামি আচ্ছা তোর এসব কথায় থাকবার দরকার কি বলতো তুই কি নিজে গিয়ে বিয়ে করছিস না বাবা বাবা আমার এসব কথায় থাকবার দরকার হয়েছে এই দেখো বলে বাবার সামনে একটি কাগজ ফেলে দিল খিতিনবাবু খাম খুলে যা বের করলেন তা একটি ফটোগ্রাফ সরস্বতীর ভবিষ্যৎ স্বামীর আবক্ষ প্রতিকৃতি নিচে দুলাইন কবিতা যতদিন দেহে প্রাণ রহিবে আমি তোমারই তুমি আমারই খিতিনবাবু চুপ করে দেখতে লাগলেন সরস্বতী বলল নিজে পাঠিয়ে দিয়েছে কিছুক্ষণ দেখে খিতিনবাবু হাসবার চেষ্টা করে বললেন <laughs> তা বেশ তো এতে আর দোষ কি মা দোষ কি বাবা একটা দুশ্চরিত্র লোকের সঙ্গে তুমি আমার এরকম করে যে নিজের ছবি পাঠাতে পারে তার সঙ্গে বাবা আমি বিয়ে করব না কখনো করব না তুমি আমায় মেরে ফেলো বলে সরস্বতী ফুঁপিয়ে কেঁদে উঠল সরস্বতী এতক্ষণ একটু একটু করে খাটের দিকে এগিয়ে আসছিল ক্ষিতিনবাবু তাকে টেনে নিজের কোলের কাছে বসালেন পিঠে হাত দিয়ে স্নেহকোমল স্বরে বললেন কি হয়েছে মা বলতো তার মতো অন্ধ ব্যক্তিও যেন বুঝতে পারছিলেন যে এই গুরুত্বহীন ফটোটাই শুধু তার বড় মেয়ের মনের নিদারুণ এই অবস্থার কারণ নয় কিছুক্ষণ দুজনেই চুপ সরস্বতীর বুকের মধ্যে হুহু করে কান্নার বাঁধ ভাঙা বেগ ছুটে আসে সে নিজেই বুঝতে পারে না বাবুও কন্যার এই নিদারুণ ব্যথার কারণ ঠিক জানতে না পেরে আবার জিজ্ঞেস করলেন সত্যি সত্যি কি হয়েছে বলবি না মা মার কিন্তু মুখে কথা নেই বাবা যতই নরম প্রশ্ন করেন মেয়ের বুকের মধ্যে কান্না ততই কুমড়ে কুমড়ে ওঠে অনেক চেষ্টা করেও খিতিনবাবু কিছুই জানতে পারলেন না সরস্বতী তেমনি ঘাড় গুঁজে রইল তখন তিনি বললেন আমি কালই তাদের বলে পাঠাবো যে আমি আমার মেয়ের বিয়ে দেব না তাহলে হবে তো সরস্বতী আস্তে আস্তে বাবার পায়ের ওপর মাথা রেখে বাঁ হাত দিয়ে নিজের চোখ দুটো মুছে ফেলল খিতিনবাবু কিছুটা নিজের মনে মনেই বলতে লাগলেন ছোকরা দেখতে শুনতে তো মন্দ নয় পড়াশোনাতেও ভালো কিন্তু তবু কি জানি কেন আমার মনের ভেতরটা একটু খুঁতকুত করছিল এই ধরো না কেন ওই যে কেদারনাথ ওই যে ছেলেটি সন্তোষের কিরকম ভাই হয় লেখাপড়ায় তেমন ভালো না হলেও দিব্যি ছেলেটি ঠিক আমার মনের মতো যেমন সরল তেমনি বিনয়ী এতটুকু বাবুয়ানি নেই আর বিদ্যার প্রতি যথার্থ অনুরাগী ওর মতো যদি একটি ছেলে পাওয়া যেত তাহলে না হয় কি বলিস হঠাৎ মেয়ের দিকে দৃষ্টি পড়ায় তিনি আরো অবাকের সঙ্গে দেখলেন যে তার মুখখানা আগাগোড়া সিঁদুরের মতন লাল হয়ে উঠেছে সে উঠে লজ্জায় বলল আমি জানি না বাবা এই বলে একরকম দৌড়েই ঘর থেকে বের হল খিতিনবাবু বাবু কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইলেন তারপর গড়গড়ার নলটা আস্তে আস্তে তুলে নিয়ে শুধু বললেন হুম রাত্রে শুতে গিয়ে সরস্বতীর মা স্বামীকে লক্ষ্য করে বললেন তুমি মেয়েদের আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছ এমন কথাও শুনিনি কখনো মা বাপে বিয়ে দেবে মেয়ে বলে ও ও বর বিয়ে করবে না তোর ও সব কথায় কাজ কি বাপু বাবু চোখ বুঝে শুয়ে রইলেন উত্তর না পেয়ে স্ত্রী আর একটু জোর গলায় বললেন আচ্ছা জিজ্ঞাসা করি অমন বর তোমার মেয়ের পছন্দ হলো না কেন জামাই মন্দটা কি বিদ্যান বুদ্ধিমান সুপুরুষ অমন জামাই হাজারে একটা পাওয়া যায় না খেতিনবাবু আস্তে আস্তে পাশ ফিরে বললেন হ্যাঁ, হ্যাঁ। বেদান্ত না পড়লে আজকালকার ছেলেদের চরিত্র গঠন হয় না পোড়া কপাল বেদান্তের আমার মাথা খাও যদি ওই বইগুলো রাত দিন পড়ো কি করতে বলো এ সম্বন্ধ ছাড়তে পারবে না ছাড়তেই হবে উপায় নেই কেন ছেলেটির নৈতিক চরিত্র সম্বন্ধে আমার সন্দেহ আছে ও বেদান্ত পড়েনি বলে বুঝে খিতিনবাবু জবাব দিলেন না ভাবি জামাইয়ের চরিত্র সম্বন্ধে একটা সন্দেহ আছে জেনে ওনার স্ত্রীর মন হঠাৎ বদলে গেল না তিনি বললেন তা বেশ যা হয় করো কিন্তু তোমার মেয়েটি আর কচি খুকি নেই ভুলে যেও না আমি বলে দিচ্ছি আর যা হয় করো কিন্তু ওই দিনে মেয়ের বিয়ে দেওয়া চাই যেখান থেকে পারো জামাই জোগাড় করো এই বলে কিছুটা রাগ কিছুটা খারাপ লাগা এবং কিছুটা চিন্তা নিয়ে শুয়ে পড়লেন কিছুক্ষণ পরে তন্দ্রায় তার চোখ দুটো বুঝে আসছে এমন সময় খিতিনবাবু ডাকলেন ওগো কে ও বাড়ির সন্তোষের এক কিরকম ভাই আছে জানো তো ওই কেদার বলে সে জামাই হলে পছন্দ হয় সরস্বতীর মার ঘুম ভেঙে গিয়েছিল তিনি বললেন কে সন্তোষের দাদা হ্যাঁ? সে তো সন্তোষের চেয়ে নিচে পড়ে তাহলেই ভা ছেলেটি ভারী ভালো আর তোমরা যা চাও ঘরও চেনা টাকা করিও আছে সন্তোষের ভাই বলেই দিতে ইচ্ছে করে বিনাটার যদি তেমন কপাল হয় দুজনেই এক জায়গায় পড়বে হ্যাঁ, তোমার মত আছে তো আচ্ছা হঠাৎ ওই ছেলেটিকে তোমার পছন্দ হলো কেন বলো তো বেদান্ত পরে বলে না কি ভাগ্যি আমায় যখন বিয়ে করেছিলে তখন তোমার বেদান্ত ছিল না নইলে আমাকে তো বিয়েই করতে না যে ঘরে খিতিনবাবু শুতেন তার দুখানা ঘর পরেই বীণা ও সরস্বতী সুতো আজ অনেক রাত পর্যন্ত তারা জেগেছিল খোলা জানলা দিয়ে চাঁদের আলো অন্ধকার ঘরের মধ্যে এসে পড়েছিল ঠিক সেই আলোর কিনারায় দুই বনে দুটি চেয়ারে বসেছিল ঠং ঠং করে ঘড়ি বাজল বিনার ঘুম আসছিল সে বলল দিদি এগারোটা বাজল কথাটা দিদির কানে পৌঁছল না বিনা আবার বলল দিদি শোবে না তখন দিদি বোনের ঘুম জড়ানো মুখের দিকে তাকালো তার চোখে সেই শান্ত জ্যোৎস্নার আলোর মতো এমন একটি মৃদু জ্যোতি ছিল যে তা ঘুম জড়ানো বিনার চোখেও পড়ল সরস্বতী উঠে বলল চল শুইকে এই বলে বিনাকে টেনে চাঁদের আলোর নিচে এনে দুই হাতে তাকে জড়িয়ে ধরে একটি চুমু খেল বিনা দিদির বুকে মাথা রেখে চুপটি করে রইল কিছু জিজ্ঞেসও করল না সরস্বতী বিনার থুতনি তুলে ধরে আরো একবার বলল ঘুম পাচ্ছে না বিনা চল শুইকে এই বলে তাকে বিছানার দিকে নিয়ে গেল সোনা বোন আমার দিদি সেদিন রবিবার দুপুরবেলা একলা বসে পড়ছি এমন সময় বৌদিদি এসে বললেন ঠাকুরপো ঠাকুরপো এই যে ঠাকুরপো কি দেবে দাও বাজিমাত তার গলায় হাসি আমি লাফিয়ে উঠে বললাম কি বললে কি বললে বৌদিদি তুমি তুমি আরেকবার বলো আরেকবার বলো শুনি গো আবার মধুর বচন আর মধুর বচন তোমার বৌদিদিকে প্রণাম করো তোমার বরদাদা যদি একশোটা বিয়ে করতেন তাহলেও এমন বৌদিদি তুমি পেতে না বলে দিলুম আমি সত্যি সত্যি বৌদিদিকে প্রণাম করে বললাম বেশ বেশ তা না হয় প্রণাম করলুম কিন্তু এবার কথাটা খুলে বলো আমি যে ঠিক বুঝতে পারছি না কি কথা হায় ভেসে যায় ওই চঞ্চল নয়নে বৌদিদি ঠান দিদি সুলভ গম্ভীর হয়ে ডান হাতের আঙুলগুলো দিয়ে আমার থুতনি ছুঁয়ে তার চুমু খেয়ে বললেন বেঁচে থাকো কথাটা হচ্ছে মেয়ে মানুষের প্রতিজ্ঞা জগৎ শেঠের প্রতিজ্ঞার চেয়ে কোনো অংশে কম নয় ওই তোমার ভারী দোষ বৌদি তুমি একটা কথা সোজা করে কিছুতেই বলতে পারো না ওই জন্যই না দাদা তোমার উপর এত রাগে <laughs> ওগো এখন আর তিনি রাখবেন না তা হাজার ঘুরিয়েই বলি না কেন বৌদি এটা এটা কি তোমার উচিত হচ্ছে কি কি মানে আমাকে এরকম সংশয়ের যন্ত্রণা দেওয়া বৌদিদি হেসে আসন গ্রহণ করে বললেন তবে শোনো আজ আমি বিনাদের বাড়ি গিয়েছিলাম বিনার মা কি বললেন জানো কি কথায় কথায় হঠাৎ বললেন শুনেছ বৌমা সরস্বতীর যে সম্বন্ধ হয়েছিল আমরা তা ভেঙে দিয়েছি উমা সে কি মাসিমা ছেলেটি ওর তেমন পছন্দ হলো না হ্যাঁ বৌমা তোমার দেওরটির সঙ্গে হয় না কোন দেওর কেন গো ওই যে সন্তোষের তো ভাই ওর কিন্তু ওই ছেলেটিকে ভারী পছন্দ মাসিমা তা যদি হয় তাহলে আমরা আর কিছু চাই না তবে একবার চেষ্টা করে দেখো না বৌমা আমরা তো বলবই সত্যি বলতে কি এই কথা শুনে আমার এত আনন্দ হচ্ছিল যে ইচ্ছে হচ্ছিল আবার বৌদিদির পায়ের ধুলো নি কিন্তু সেই ইচ্ছেকে চেপে রেখে বললাম আর বৌদি সরস্বতীর সঙ্গে দেখা হলো না হলো না আবার কি কি বলল সে বৌদিদি মুখখানে একটু রাঙিয়ে বললেন সত্যি কথা বলবো ঠাকুরপো এই আমাদের মেয়ে মানুষ জাতটা ভারী বাঁদর সরস্বতীর কাছে গেলুম মুখখানা এমন গুমরা করে রইল যেন আমি কিছুই জানি না মনের মধ্যে কি হচ্ছে আমি যখন গালটা টিপে দিয়ে বললুম কিলো মুখখানা অমন করে আছিস যে তখন কিন্তু হেসে ফেললে আবার কেঁদেও ফেললে এই বলে হাসতে হাসতে বৌদিদির চোখেও জল এসে পড়ল আমি আনন্দে বললাম ব্যাস তবে তো সব ঠিক বাকি তো শুধু ওই পুরুত ডাকা তোমার দাদার কাছে কথাটা ভাঙতে হবে আগে ও তুমি ভাঙো দাদার ঘরে ঢুকেই বৌদিদি বললেন ঠাকুর আহ, তোমার একটা সম্বন্ধ এসেছে চীনের রাজকন্যার সঙ্গে নাকি অত দূরে কি বিয়ে করতে আছে তবে বুঝি মন্দদরির সহদরার সঙ্গে পারলুম না আম না গো না অত দূরে নয় তবে ভেঙেই বলো যদি বলি আমাদের পাড়ায় তাহলে পারবে তো দাদার মুখ লাল হয়ে উঠল আবার তখনই অন্ধকার হয়ে গেল তিনি ব্যথার স্বর গোপন করতে করতে বললেন তাহলেও পারলুম না বৌদি সরস্বতীর সঙ্গে দাদার মুখ কেমন যেন হয়ে গেল কথাটা সহজে বিশ্বাস হওয়ার নয় তিনি একটু চুপ করে থেকে জিজ্ঞেস করলেন আর শরৎ সরস্বতী তাকে বিয়ে করবে না বলে দিয়েছে সে সম্বন্ধ ভেঙে গেছে দাদার ফ্যাকাশে মুখখানা অত্যন্ত শুকনো দেখাচ্ছিল তিনি বললেন ঠাট্টা করছো বৌদি তোমার গায়ে হাত দিয়ে বলছি ঠাট্টা নয় ঠাকুরপো এ নিয়ে ঠাট্টা করব কিছুক্ষণ পরে দাদা ঘাড় তুললেন আমি হালকা হাসি মুখে বললাম যদি অবহেলা করি ঋষিবে সম্বর অরি সম্বরে সরসরে এ তিন ভুবনে এবার দাদা চোখ বড় বড় করে আমার দিকে তাকালেন সেদিন বিকেলবেলা ঘটনাচক্রে শরতের সঙ্গে দাদা দেখা হয়ে গেল দেখা না হলেই ভালো হতো দাদা অপ্রস্তুত হয়ে বললেন আরে শরৎ যে ভালো তো শরৎ তার দিকে না তাকিয়ে ভুরুকুচকে তাকে দেখে বলল কে ও বাবু যে এইভাবে কথা বলতে তার ঠোঁট কাঁপল না দাদা অপরাধীর মতো বললেন এ কদিন তোমার ওখানে যেতে পারেনি ভাই শরৎ বিদ্রুপের হাসি হেসে বলল তাতে আমার কোনো ক্ষতি হয়নি মিছিমিছি আপনাকে অ্যাপোলজি চাইতে হবে না শরৎ দাদাকে আঘাত দেওয়ার জন্যই কথাটা বলেছিল দাদা চুপ করে রইলেন কিছুক্ষণ পরে শরৎ মুখ তুলল তার ঠোঁটে একটা শয়তানির হাসি খেলা করছিল সে বলল তারপর কেদারবাবু এবার পাশটা সবেন তো তা হতেও পারেন আপনার ওপর সরস্বতীর কৃপা আছে আর নেহাত যদি নাই হন আমাকে একটা খবর দেবেন আমি আপনার বন্ধু তো একটা ঠিকেদারি ঠিক জুটিয়ে দেব ঠিকেদারি খাসা কাজ মশাই দেদার ফুর্তি এই পর্যন্ত বলি তীব্র ব্যঙ্গের হাসি হেসে শরৎ হঠাৎ চলে গেল দাদা অবাক হয়ে এই কথা শোনে আবার ভেতরে ভেতরে কিছুটা রেগে চুপ করে দাঁড়িয়ে রইলেন মির্চি ফ্রাইডে ক্লাসিক্সে এতক্ষণ শুনছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী দাদার কীর্তি গল্প পাঠে আর্য জানা অভিনয়ে পাপিয়া রায় চক্রবর্তী সৌনক সান্যাল আর্য জানা Shubham Rakshit Joitri Bandyopadhyay Jiban Saha Bapi Dasgupta sound design Sushanta Das poster Animetrics multimedia পরিচালনা মনীষ ঘোষ প্রযোজনা ইঙ্কপট ক্রিয়েশনস ও সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী